السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین نبینا محمد وعلی آلہ وصحبہ اجمعین اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم قل لا يعلم من فی السماوات والارض الغیب الا اللہ وما يشعرون ایان یبعثون قال المؤلف رحمه الله تعالى باب ما جاء في الكهان ونهوهم روى مسلم في صحيحه عن بعض أزواج النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم أنه قال من أتى عرافا من أتى عرافا فسأله عن شيء فصدقه لم تقبل له صلاة أربعين يوما وعن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال من أتى كاهنا فصدقه بما يقول ফকাদ কাফার বেমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম রাওয়াহু আবু দাউদ ওয়ালিল আরবাআত ওয়াল হাকিম ককাল সাহিহুন আলা শারতিহিম আনিন নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম মান আতা আরাফান আও কাহিনান ফাসাদদাকাহু বেমা ইয়াকুল ফাকাদ কাফার বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ ফকরবুল আলমিন একমাত্র গায়েবের কথা অদৃশ্যের কথা জানেন কোনো মানুষ অদৃশ্যের কথা চোখের আড়ালের কথা ভবিষ্যতের কথা জানেন না দরুদ সালাম নাজিল হক পিয়া নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি যার সম্পর্কে আল্লাহ পাকের সাদ করেছেন যে তিনিও ততটুকুই গাইবের কথা অদৃশ্যের কথা জানেন যতটুকু আল্লাহ পাক ওয়াহির মাধ্যমে জানিয়েছেন আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলী আল্লাহ পাক করামুল করিম নবী করিম সাল্লাহ সম্বোধন করে বলেছেন কুল্লা আকুল হে নবী আপনি বলে দেন মানুষকে যে আমি বলি না যে আল্লাহর ভান্ডারের আমি মালিক আমার কাছে আল্লাহর ভান্ডার আছে ওলা আকুল ইন্নি মালাক আর আমি এ কথাও বলি না এটি আমার দাবি নয় যে আমি ফেরিস্তা নূরের তৈরি ফেরিস্তা আমি ফেরিস্তাও নই ওয়ালা আলামুল গাইব আমি গাইবও জানি না অদৃশ্যের কথাও জানি না তো রাসুল্লাহ সাল্লাহ ইসলাম সৃষ্টি সেরা হওয়া সত্ত্বেও যখন গাইবের কথা অদৃশ্যের কথা জানতেন না তখন কোনো মানুষ কোনো জিন গাইবের কথা অদৃশ্যের কথা জানেন না এমনকি ফেরিস্তাগণকে আল্লাহ যতটুকু জানিয়ে দেন ততটুকুই জানেন যা জানাননি আল্লাহ ফাক রব্বুল তাদেরকে তারা তা জানেন না তো এই কথা এই জন্যই বললাম ভূমিকায় যে আজকের বিষয়বস্তু হচ্ছে গণক সম্পর্কে গণকদের কাজকর্ম সম্পর্কে গণক বা জ্যোতিষী যারা গণকের কাজ করে গণনা করার দাবি করে আর গণনার মাধ্যমে তারা ভবিষ্যৎবাণী করতে পারে অথবা চোখের আড়ালের কোনো কিছুর খোঁজ খবর বলতে পারে এইরকম দাবি করে হারিয়ে যাওয়া বস্তু বা হারিয়ে কোনো মানুষ গিয়েছে কোনো ছেলে গেছে তার খোঁজ খবর দিতে পারে এই ধরনের যাদের দাবি এই সম্পর্কে শরীয়তের বিধান কি এই রোগ আমাদের দেশে খুব বেশি ব্যাপক আকার ধারণ করে রয়েছে কারো গরু হারিয়ে গেছে চুরি হয়ে গেছে গরু ছেলে মেয়ে হারিয়ে গেছে ইত্যাদিতে স্কুলে গিয়েছিল ওখান থেকে কোথাও চলে গেছে মরে আছে না বেঁচে আছে এইসব খোঁজ খবর নেওয়ার জন্য যায় গণকদের কাছে বিদেশে আসছে হাত দেখাতে যায় যে আমার ভাগ্য ভালো হবে না হবে না গণকদের কাছে এসব সম্পর্কে শরীয়তের বিধান কি শরীয়তের বিধান হচ্ছে যে ভবিষ্যৎ বাণী করার যে দাবি করবে যে আমি ভবিষ্যতের খবর বলতে পারি অথবা চোখের আড়ালের খবর বলতে পারি সেই ব্যক্তি ওর আনকে অস্বীকার করলো আর যে ব্যক্তি কোরআনের একটি অংশকে অস্বীকার করবে একটি আয়াতকে অস্বীকার করবে সেই ব্যক্তি হচ্ছে কাফের একটি আয়াতের বিধানকে কেউ যদি অস্বীকার করে তাহলে যদি কাফের হয় তাহলে যে কোরআনের বহু আয়াতকে অস্বীকার করবে কোরআনের বিধানকে অস্বীকার করবে সেই ব্যক্তি কাফের এতে কোনো সন্দেহ নেই তো আল্লাহ পাক রব্বুল কোরআনে কারিমে স্পষ্ট করে দিয়েছেন যে একমাত্র আলেমুল গাইব অদৃশ্যের খবর রাখেন আল্লাহ পাক আল্লাহ ছাড়া কেউ অদৃশ্যের খবর চোখের আড়ালের খবর ভবিষ্যতের খবর রাখেন না নবী করিম সাল্লাম রাখেন না বললাম তাকে যতটা জানানো হয়েছে তাই জানেন এই জন্য বহু ঘটনায় রয়েছে যে নবী করিম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে পরে বলছি অথবা চুপ থেকেছেন ওহি এসেছে তারপরে জবাব দিয়েছেন অনেক ঘটনায় ঘটেছে যেখানে ক্ষয়ক্ষতি হয়ে গেছে নবী করিম সাল্লাহ আলি জানেন না না হলে কখনো পাঠাতেন না বা এই কাজ করতেন না তাইফে গিয়েছেন রসুল্লাহ যদি জানতেন যে তাইফের লোকেরা একটাও তো মমিন মুসলিম হবেই না বরং তারা দুর্ব্যবহার করবে জুল অত্যাচার করবে তাহলে কখনো সফর করতেন নবী করিম সাল্লাম ওহতে পঞ্চাশ জনকে নিযুক্ত করলেন ওই ছোট পাহাড়টির ওপরে যদি জানতেন গায়েব জানতেন তাহলে জানেন যে এদেরকে যতই অনুসিহত করে উপদেশ দিই যে এখান থেকে সরবে না নড়বে না তারপরে এরা নেমে যাবে তাহলে তাদের উপরে ভরসাই করতেন না যে তোমাদের ভরসা করে লাভ না আমাকে নিজে এখানে সামলাইতে হবে দায়িত্ব তাই করতেন তিনি কি জেনে শুনে এইসব ক্ষয়ক্ষতি করেছেন সত্তর জন সাহাবা শহীদ হয়ে গেলেন সেই কারণে নবী কারিসের কাছে কিছু লোকেরা কাফেররা মিথ্যা এসে বলল মদিনার বাইরে থেকে যে আমরা কয়েকটি বংশের লোক গোত্রের লোক মুসলমান হয়ে গেছি কিন্তু তাদের তালিমের শিক্ষা ব্যবস্থা নাই তো তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য দিন শিখার জন্য নামাজ শেখানোর জন্য কিছু লোক দরকার পাঠিয়ে দেন আপনি আপনার সঙ্গীদেরকে নবী সাল্লাম কতজন সাহাবিকে পাঠিয়েছিলেন সত্তর জন যারা সবাই হাফেজে কোরআন ছিলেন আলেম ছিলেন তারা সত্তর জন হাফেজ আলেমকে পাঠিয়ে দিলেন রসুল্লাহ সাল্লাম তারা মদিনার বাইরে গিয়ে যখন তাদের এলাকার কাছাকাছি গিয়েছে সেখানে বেশ কিছু লোককে বসিয়ে রেখেছে তারা চারিদিক থেকে ঘেরাও করে নিল সত্তর জনের মধ্যে উনসত্তর জনই শহীদ হয়ে গেলেন সেখানেই একজন কোন রকম করে বেঁচে আসতে পেরেছিলেন জি একজন বেঁচে আসতে পেরেছিলেন এসে নবী করিম সাল্লামকে খবর দিলেন তার খবর দেওয়ার আগে আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে খবর দিয়েছে আপনার সাহাবাই কেরমদেরকে আপনি পাঠিয়েছিলেন কোরআনের শিক্ষা দেওয়ার জন্য নামাজের শিক্ষা দেওয়ার জন্য দিনের শিক্ষা দেওয়ার জন্য মোনাফিক তারা আসলে মুসলমান হয়নি আসলেই কাফের রয়েছে তারা সবকে হত্যা করে দিয়েছে ওহি নাজিল হয়েছে তারপরে জানতে পারলেন তাহলে নবী করিম সাল্লাহাম যদি গায়েব জানতেন তো সত্তর জন কোন একজন সাহাবিকে পাঠাতেন না আপনি একজন সাধারণ মুসলিম আপনি পাঠাবেন না আপনার প্রিয় ব্যক্তিকে আপনার ছেলেকে পড়াবেন আপনার ভাইকে পাঠাবেন যেখানে জানেন যেখানে গেলেই খুন করে দিবেন পাঠাবেন কখনো পাঠাবেন না কখনো এইরকম কাজ আপনি করবেন না তাহলে রসুল উল্লাহ সাল্লাহাম জেনে শুনে এরকম কাজ করেছেন মান নাই কেউ যদি জানে আর জানা সত্ত্বেও এরকম জায়গায় পাঠায় তাহলে সেই ব্যক্তি সেই খুনে জড়িত তাহলে যেসব বিদাতিরা বলে যে নবী আলমুল গায়েব নবী হাজির নাজের তারা নবী করিম সাহাকে এরকম বহু খুনের সাথে জড়িত করে দেবে তাদের আকিদায় নবী করিম সাল্লামের সম্মান হয় না কি হয় মানহানি হয় আর কোরআনকে অস্বীকার করলে রসুল্লাহ হাদিসকে অস্বীকার করলে এবং নবী সাল্লামের আল্লাহ যে মর্যাদা দিয়েছেন তার চাইতে বেশি বাড়ালে মান সম্মান বাড়ে না বরং মানহানি হয় নবীকে আলেমুল গায়ে বানিয়ে দিয়ে তার মানহানি করা হয়েছে মান সম্মান বাড়ানো হয়নি এবং শির করা হয়েছে যার ফলে যে ব্যক্তি এরকম ধারণা রাখবে সেই ব্যক্তি মুসলমান থাকবে না মুশরেক হয়ে যাবে সেই ব্যক্তি কোরআনকে অস্বীকারী কারণ কোরআনে আল্লাহ পাকরবেন বহু আয়াতে বলেছেন আল্লাহ ছাড়া কেউ আলেমুল গায়েব নয় সুতরাং যে ব্যক্তি কোরআনের কিছু অংশকে অস্বীকার করলো একটি বিধানকে অস্বীকার করলো সেই ব্যক্তি কাফের মুশরেক এই জন্য যে আল্লাহর গণ অন্যকে দিয়ে দিল যে আল্লাহ আলেমুল গায়েব আর অন্য কেউ গায়েব জানে গণকও জানে তাহলে সে মুশরেক হলো এই দিক দিয়ে আর কাফের এই জন্য যে কোরআনের বিধানকে অস্বীকার করলো আল্লাহ বলছেন হে আপনি তাদেরকে বলে যে গায়েব না আকাশে যারা রয়েছে আর জমিনে যারা রয়েছে শুধু মানুষ আর জিনের কথা আল্লাহ বলেননি কি বলেছেন আকাশে যারা রয়েছেন আকাশে কারা রয়েছেন ফেরেস্তাগণ তারাও গায়েব জানে না জমিনে যারা রয়েছে মানুষ রয়েছে জিন রয়েছে আর মানুষ জিন যদি না জানে তো বাকি আর পশু প্রাণী আর কি জানবে গায়েব না ইল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ব্যতীত আসমান জমিনে কেউ গায়েব জানে না অমায়াস না এবং তারা এই কথাও জানে না কোন অনুমতি নেই সম্পর্কে যে আইয়ান আয়ুব আসুন মরে গেছে মরার পরে তাকে ওঠানো কখন হবে জিলানি খোঁজ খবর রাখে না যে কখন কেমত হবে ইসরাফিল ফুৎকার দেবে আর আমাকে উঠতে হবে কবর থেকে মহিনুদ্দিন চিস্তি খোঁজ খবর রাখে না কখন উঠতে হবে শাহজালাল খোঁজ খবর রাখে না কখন উঠতে হবে কেউ খোঁজ খবর রাখেন আল্লাহ স্পষ্ট বলছে অমায়াস অরুণা তারা জানে না যে কখন তাদেরকে ওঠানো হবে আম্বে কেরামও খোঁজ খবর রাখেন না কারণ আসমান জমিনের মধ্যে তারা জমিনে ছিলেন তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে আল্লাহ ছাড়া আর কেউ জানে না যে কখন তাদেরকে ওঠানো হবে নিজেরই খোঁজ খবর নাই তো অপরের আর কি করে খোঁজ খবর দেবে আল্লাহ যারা শ্রেষ্ঠ বান্দা প্রিয় বান্দা আম্বিয়া কেরাম আল্লাহর নেক বান্দা তারাই যদি গাইবে না জানে তাহলে গণক যারা শির কুফরি করাই তাদের পেশা ব্যবসা তারা কি করে গায়েব জানবে বলবে আপনার ছেলে অমুক জায়গায় আছে আপনার ভাগ্য ভালো হ্যাঁ আপনার ভাগ্য খারাপ আপনার ব্যবসায় লাভ হবে না আপনার বিদেশ যাওয়া শুভ হবে না হ্যাঁ? আপনি আপনার দুটো বিয়ে হবে কেউ হাত দেখা তোমার দুটো বিয়ে হবে তোমার তিনটে বিয়ে হবে তোমার স্ত্রী মারা যাবে তোমার স্ত্রী তালাক হবে করে নাই সব কি করে জানলো তারা মিথ্যুক তারা তো এই জন্য গণকের পেশা এবং গণককে বিশ্বাস করা এসবগুলি হচ্ছে কুফুরি এবং শির্ক কুফুরি কেন আর শির্ক কেন তা বললাম শির্ক এই জন্য যে আল্লাহর গণ ওই গণককে দিয়ে দিলেন আপনি বা গণক দাবি করলো যে আল্লাহ আলমুল গায়েব গায়েব জানের আমিও চোখের আড়ালের খবর বলতে পারি মুশরেক এবং কাফের এই জন্য যে কোরআনই বিধানকে অস্বীকার করলো সেজন্য সে কাফের কোরআনই বিধান হচ্ছে আল্লাহ ছাড়া কেউ আলমুল গায়েব নয় গায়েব জানে না তো লেখক বলছেন যে এই অধ্যায় হচ্ছে গণকদের সম্পর্কে আর এই রকমই যারা গণকের পেশা মতো অন্যান্য পেশা কিন্তু গণকের কাছাকাছি কহান কাহেন আর কিছু আরবিতে শব্দ আছে প্রতিশব্দ কেউ বলেছেন কেউ বলেছেন যে কিছু পার্থক্য আছে আর কিছু পার্থক্যের সাথে তাদের পেশাগুলি কিছু লোক আছে যারা ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করে না গণকদের মধ্যে বাংলা ভাষাতে গণক সবাইকে আমরা বলি কিন্তু আরবি ভাষায় কিছু পার্থক্য করা হয়েছে যেমন কিছু লোক আছে অতীতে যা ঘটেছে কিন্তু চোখের আড়ালে ঘটেছে খোঁজ খবর রাখেন না রাত্রে চুরি হয়েছে বাড়িতে চুরি হয়ে গেছে অতীতেরই খবর কিন্তু আপনি খোঁজ খবর কে চুরি করেছে আমার বাড়ি থেকে তো এই ক্ষেত্রে আরবিতে শব্দ আলাদা রয়েছে হারিয়ে যাওয়া বস্তু কোথায় আছে হারিয়ে যাওয়া ব্যক্তি কোথায় আছে মরেছে না বেঁচে আছে ঘটে গেছে কিন্তু চোখের আড়ালে জানছি না গাইব অদৃশ্য এ সম্পর্কে যারা সংবাদ দেয় তারা এক ধরনের গণক আর আরেক ধরনের গণক যা ভবিষ্যৎবাণী করে তোমার ভবিষ্যতে এই হবে ইত্যাদি ইত্যাদি তো এই জন্য লেখক বলছেন কাহেন গণ এবং গণকদের মতো যারা মোনাজ্জেম আছে তারকা দেখে যারা ভবিষ্যৎবাণী করে যারা রেখা টেনে ভবিষ্যৎবাণী করে ইত্যাদি ইত্যাদি তাদের সম্পর্কে শরীয়তের বিধান কি নিয়ে এসেছেন লেখক প্রথমে সহি মুসলিমের একটি হাদিস এমা মুসলিম রহমতুল্লাহ আলাই নবী করিম সাল্লা সাল্লামের এই হাদিস বর্ণনা করছেন আল্লাহর নবীর কোনো এক বিবি হতে অর্থাৎ বর্ণনাকারী সাহাবি হচ্ছেন নবী করিম সাল্লামের জওজায় মোহতারামা বিবি বলছেন নবী সাল্লাম এরশাদ করেছেন মান আতা আর্রাফান যেই ব্যক্তি গণকের কাছে আসবে দেখলেন কাহেন মানেও গণক আর আর্রাফ মানে গণক আরাফা মানে জানা যে জানার দাবি করে আর্রাফ বলা হয়েছে আমি জানি ভবিষ্যৎ জানি আমি চোখের আড়ালের খবর বলতে পারি যে রাস্তায় কি আছে বাড়িতে কি হচ্ছে আপনার বলতে পারি আপনার স্ত্রী কেমন হে আছে কি করছে এখন বলে দিতে পারি আমি আর্রাফ সে জানার দাবি করলো ফাঁসা আল্লাহ আনসাইন গণকের কাছে আসলো আসার পরে জিজ্ঞাসা করলো তাকে জিজ্ঞাসা করলো তাকে তারপরে লেখক হাদিসা উল্লেখ করেছেন ফাসাদ্দা কাহ এবং জিজ্ঞাসা করার পরে বিশ্বাস করলো সহি মুসলিমে এই ফাসাদ্দা কাহ বিশ্বাস করার কথাটুকু নেই তাই লেখক উল্লেখ করতে গিয়ে এই কথাটুকু বাড়িয়েছেন হয়তো তার সামনে যে মুসলিম শরীফের কপি ছিল তাতে হতে পারে যে টাইপের ভুল হইতে পারে সেখান থেকে হয়তো নকল করেছেন এরকম ভুল অনেক সময় হয়ে যায় যে আপনি হয়তো এমন কিতাব থেকে নোট করছেন যেখানে টাইপের ভুল আছে তাহলে আপনি ভুল থেকে নোট করলে ভুলতে হবে এরকম ভুল হয়ে যেতে পারে অথবা কলমাই কেরাম বা মহাদ্দেসিনরা অনেক সময় হাদিস বর্ণনা করতে গিয়ে দেখেন যে একটা হাদিস একটা কিতাবে সংক্ষেপে আছে আর এক কিতাবে একটু বিস্তারিত আছে বোখারিতে বা মুসলিমের সংক্ষেপে আছে বিস্তারিত নেই বিস্তারিত হাদিসটা উল্লেখ করার পরে বলে দিলেন যে এটা মুসলিমে আছে কিন্তু বিস্তারিত মুসলিমে নেই সংক্ষেপে আছে উদ্দেশ্য তাদের যে এর আসল মূল বিষয়টি মুসলিমে আছে তো মূল বিষয়টি তো মুসলিমে আছে সেই মুসলিমে কিন্তু ফাসাদ্দা কাহ বিশ্বাস করার কথা সেই মুসলিমে নেই বরং আবু দাউদে রয়েছে আর মুস্তাদাক হাকিমে রয়েছে অন্য হাদিসের কিতাবে রয়েছে তো বলছেন যে যেই ব্যক্তি কোনো গণকের কাছে আসলো এবং জিজ্ঞাসা করল কি জন্য জিজ্ঞাসা করলেন দেখার বিষয় রয়েছে জিজ্ঞাসা করে যদি বিশ্বাস করেন এ একটি অবস্থা যে আপনি গণকের কাছে গেলেন দেখেন তো আমার ভাগ্যটা কেমন আছে সে হাত দেখে হোক আর যেভাবে সে করছে কোন গণক হয়তো আছে না আপনার হাত দেখার দরকার নেই আমার অন্য তরিকাতে আপনার সম্পর্কে আমি বলতে পারি তাও হইতে পারে আমি তারকা দেখে বলতে পারি আমি কিছু রেখা আছে কিছু অঙ্ক কষে বলতে পারি সম্পর্কে রাশির কথা আজকাল খুব আসে পত্র পত্রিকা এসব রাশির মাধ্যমে বলতে পারি হ্যাঁ গণনা করি না সবগুলি হচ্ছে গণকের কাজ বিভিন্ন তরিকাতে তারা ভবিষ্যৎবাণী করার দাবি করে আসলে এইসব তরিকা ভবিষ্যৎবাণীর রাস্তা নাই তাহলে তারা যেসব কথাবার্তা বলে তার মধ্যে সামান্য কিছু সত্য যে হয় এই রহস্য কি এই রহস্য সম্পর্কে বহুবার বলেছি এই রহস্য হচ্ছে যে তারা জিনের সাহায্য সহযোগিতা নেই জেনের খেদমত করে তখন জিন তাদের খেদমত করে এর আসল রহস্যটা হচ্ছে যে জেনের খেদমত করে তখন জিন তাদের খেদমত করে জেনের খেদমত কি করে জেনের খেদমত করে যে জিনের চাহিদা দাবি পূরণ করে জিনের চাহিদা হচ্ছে যে তুমি শিরিক করো জিনের চাহিদা হচ্ছে যে আমাকে সেজদা করো আমার জন্য জবাই করো আমার নামে জবাই করো আমি অমুক জায়গায় বলছি কালো খাসি জবাই করে এসো সাদা মরুক জবাই করে এসো এতটা দুধ দাও এতটা চিনি দাও যা দাবি করে তা পূরণ করে এসব সিরকে দাবি করার সাথে সাথে আরো কিছু দাবি অনেক সময় করে অনেক সময় এরকম দাবি থাকে না দাবি অন্যরকমের থাকে বা কাজকর্মগুলি অন্য রকমের গণকের থাকে তা হচ্ছে কুফরি করা কোরআনের অবমাননা করা এসব ঘটনা অনেকে শুনে আছেন শুধু স্মরণ করিয়ে দিচ্ছি কোরআনকে অনেকে কোরআনের সুরাকে উল্টো করে লিখে সোরা ফাতেহাকে উল্টো করে লিখে উল্টো করে পড়ে সোরা নাস ফালাকে হ্যাঁ এখলাসকে উল্টো করে লিখে বা উল্টো করে পড়ে অবমাননা কুফর তারপরে শুধু তাই নয় হাইজের মাসিকে রক্ত দিয়ে কোরআন লিখে যে গণকরা এসবগুলি করলে শয়তান খুশি হয় এটা হচ্ছে শয়তানের খেদমত ওই গণক যখন এইভাবে শয়তানের খেদমত করে আরো পায়খানা পেশাব দিয়ে লিখে পায়খানা পেশাবের কালি বানিয়ে তা দিয়ে লিখে আগে যুগে কালি বানানো দেখেছেন তো কালির বড়ি থাকতো যে বড়ি গুলে আমরা ছোটকালে কঞ্চির কলমে লিখতাম এই যুগে অনেকে পেয়েছেন হাতের লিখা সুন্দর করার জন্য তো পেশা পায়খানা দিয়ে কালি বানিয়ে পেশা পায়খানা দিয়ে লিখে কি লিখে কোরআনুল করিম লিখে যখন এই রকমের কুফুরি কাজ করে তখন জিন সন্তুষ্ট হয় জিন সন্তুষ্ট হয় তখন বলছে তুমি যখন আমাকে সন্তুষ্ট করলে তো আমার তো কিছু করণীয় আছে আমিও তোমার সেবা করব এইভাবে গণকদের কাজ করে দেই শয়তানে প্রথম কথা জিন শয়তান দ্রুত চলাফেরা করতে পারে এবং দিন শয়তান বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষ চাইতে বেশি মানুষ হয়তো মরুভূমিতে কোনো মানুষ নেই কিন্তু জিন শয়তান আছে তাহলে চোর ডাকাত বা চুরি করে নিয়ে গেল অথবা আপনার ছেলে হারিয়ে গেল কোনো মরুভূমিতে মানুষ দেখতে পায় না হয়তো মানুষের নজরে আসে না কিন্তু জিন সেখানে দেখতে পাচ্ছে এইভাবেও খবর দিতে পারে আর এই যা বস্তু সম্পর্কে যেই সময় রাত্রে চোর চুরি করে নিয়ে গেছে কোন রাস্তা দিয়ে গেছে মানুষ সবাই ঘুমিয়েছিল কিন্তু জুন ঘুমিয়েছিল না তো জিনেরা জেগেছিল একে অপর কাছ থেকে সহযোগিতা নেয় ওই এলাকার জিনকে যেই জিনের আপনি সাহায্য নিলেন সিরিকুফরি করে সেই জিন তখন ওই এলাকার জিনদের সহযোগিতা নিয়ে বললো আচ্ছা বলো তো এই ঘটনা যে ঘটেছে অমুক রাত্রে তো তোমরা তো ওখানে ছিলে তো কোন দিয়ে গেছে এগুলি বা ওই ছেলেটি কোন দিয়ে গেছে মেয়েটি কোন দিয়ে গেছে তাহলে এইভাবেও তারা চোখের আড়ালের কথা বলতে পারে তত্ত্ব বলতে পারে এগুলো সম্ভাবনার মধ্যে রয়েছে আর একটি তরিকা আছে যেটা হচ্ছে আকাশের খবর ভবিষ্যৎবাণী দশ বছর পরে আপনার কি হবে মরবেন না বাঁচবেন ভাগ্যবান হবেন না হতভাগা হবেন ভালো হবেন না মন্দ হবেন বিয়ে শাদী হবে না হবে না ইত্যাদি বিভিন্ন রকম খোঁজ খবর সম্পর্কে তারা আকাশের দিকে যেতে থাকে কোরআনে করিম আল্লাহ ফাকরুল আলমিন বেশ কিছু আয়াতে এসব কথাবার্তা উল্লেখ করেছে তার মধ্যে সুরে যিনি আল্লাহ পাক এই বিষয়টিকে উল্লেখ করেছেন তারা জিনেরা কি করতো নবী করিম সাল্লামের আগমনের পূর্বে নবী হওয়ার পূর্বে আকাশের দিকে যেত এবং আসমানে গিয়ে কান লাগাইতে একবারে আসমান পর্যন্ত পৌঁছে কান লাগিয়ে থাকতো আর ওপরে আল্লাহর ফয়সালা যখন হয়েছে বান্দা সম্পর্কে জমিন সম্পর্কে আল্লাহর ফেসলা হয় যখন ফেসলা হয়েছে ফেরেস্তার ওপরের ফেরেস্তারদেরকে নিচের ফেরেস্তারা জিজ্ঞাসা করছেন সাত আসমানে যে ফেরেস্তা রয়েছে তাদেরকে ষষ্ঠ আসমানের ফেরেস্তারা জিজ্ঞেস করছেন এই করে জিজ্ঞাসা একে অপরকে করতে করতে প্রথম যে আসমান রয়েছে হ্যাঁ দুনিয়ার কাছাকাছি যে প্রথম আসমান প্রথম আসমানের ফেরেস্তারা আপোষ আলোচনা করছেন যে অমুক গ্রামে অমুক লোক আছে তার এই হবে হ্যাঁ অমুক ব্যক্তির এই হবে অমুক দেশে এই হবে অমুক সময় ভূমিকম্প হবে ইত্যাদি এসব কথাবার্তা অমুক জাতিকে হালাক করা হবে ধ্বংস করা হবে অমুক জাতিতে অমুক জাতিতে অমুক দেশে অমুক দেশে লড়াই হবে যুদ্ধ বাঁধবে অমুক রাজার পতন ঘটবে অমুক বংশ ক্ষমতায় আসবে অমুক দল ক্ষমতায় আসবে আজকাল বড় বড় যেসব রাজনৈতিক দল সেগুলি গণকের কাছে যায় ভারতে বিভিন্ন দল গণকের স্মরণ নেই স্মরণাপন্ন হয় তারা ইলেকশনের সময় গণকদেরকে জিজ্ঞাসা করে যে আমরা এবার ইলেকশনে জিততে পারবো না পারবো না কোন দল হারবে কোন দল জিতবে গণকরা ওই আকাশ আকাশে যে জিনেরা যায় তাদের সাহায্য নেয় দুই একটি কথা সত্য বলে আর তার সাথে একশোটি মিথ্যা বলে নবী করিম সাল্লাহ একশোটি মিথ্যা কথা বলে একটি সত্য হয় ও একটি সত্য হলেই তা নিয়ে লাফালাফি শুরু করে দেখো যে বলেছে সত্য হয়েছে গণকের কথা তাহলে গণকের কাছে যেতে হবে আমি গিয়েছিলাম বা অমুক গিয়েছিল শুনেছি অমুক গিয়েছিল কেসাগুলি বেশি আছে এই পীরদের সম্পর্কে মাজার সম্পর্কে অমুক করেছিল অমুক দেখেছিল অমুক শুনেছে এইভাবে কিসা কাহিনীগুলো কিন্তু খুব মশুর আছে তাই না অমুক জায়গাতে এ হয়েছিল কালকে কে শোনাছিল কল্লাশার না কেল্লাশার মাজার হ্যাঁ তার কল্লা ওই জেলেরা পেলো আর সব ওই রাহ জিকির চলছে কল্লা থেকে জিকির আসছে শুনতে পেল এগুলি কি দেখা ঘটনা হ্যাঁ শুনেছি শোনা কথা শোনা কথা এইভাবে শুনে শুনে সত্য হোক আর মিথ্যা হোক একটা যদি সত্য হয় একশোটা তাতে মিথ্যা লাগিয়ে এইসব শির কুফুরির ব্যবসা চালানো হচ্ছে পীরতন্ত্রের ব্যবসায় হোক আর এই গণকদের ব্যবসায় হোক এসব ব্যবসা এইভাবেই চলছে নবী করিম সাল্লা সাল্লাম যখন নবী হলেন চল্লিশ বছর বয়সে তখন আকাশকে একবারে শক্ত পাহারা দিয়ে সুরক্ষিত করে দেওয়া হলো শক্ত পাহারা দিয়ে সুরক্ষিত করে দেওয়া হলো কোরআন করিম আল্লাহ কথা উল্লেখ করে সুরাজিন মলেয়াত হারাসান সদিদা আকাশ পথকে একেবারে শক্ত পাহারা দিয়ে হারাসান মানে পাহারা হারেসের জন্য সিকিউরিটিকে বলে বলে না সদিদা মানে বড়ই শক্ত পাহারা দিয়ে একবারে ভর্তি করে দেওয়া হলো চারদিকে পাহারা আর পাহারা নবী হলেন তো পাহারা কেন দেওয়া হলো আকাশের হ্যাঁ অহির হেফাজতের জন্য আকাশ থেকে দুনিয়ার কিছু ফয়সালার কথা শয়তানরা শুনে চলে আসছে জিনেরা শুনে চলে আসছে আর গণবকে বলছে কোরআন আয়াত তো ওখান থেকে নাজেল হচ্ছে ফেরেস্তারা তো আলোচনা করেছেন যে এই কোরআন আয়াত নিয়ে যেতে হবে জিবির আলি ইসলাম নিয়ে আসছেন কোন আয়াত নিয়ে গেলেন হ্যাঁ, অমুক অমুক আয়াত অমুক সুরায় বাকারা নিয়ে গেলাম এই সুরে আল ইমরান নিয়ে গেলাম বা নিয়ে যাব কাউকে এইরকম আলোচনা যদি হয় আর যদি জিনেরা ওখানে পৌঁছিতে পারতো তো নবীলামের জানার আগে গণক বলে দিত যে এই বিষয় আসছে এই মাসলা নাজল হতে যাচ্ছে সুদ হারাম হতে যাচ্ছে পর্দার হুকুম নাজল হতে যাচ্ছে জাকাতের হুকুম নাজল হতে যাচ্ছে বলে দিত না নবীলামের কাছে হয়তো কালকে খবর আসবে বহি আসবে জিবির আলী সালাম ওখানে বলছে শুনে এসে আগে গণককে জানিয়ে দিয়েছে জিন শয়তান আর গণক তখন সমাজে জানিয়ে দিয়েছে তাহলে নবী করিম সাল্লাহ সাল্লামের ওপর যে ওহি আসছে সে ওয়াহির হেফাজত হইতো না নবী করিমের প্রতি ইমান নিয়ে আসতে চাইতো না আরে নবীর চাইতে মোহাম্মদ চাইতে গণক বেশি জানে গণক তো গতকালকে বলেছে যে সুদ হবে আল্লাহ পাক এই হেকমতের জন্য ওটা আসমানে একবার শক্ত পাহারা লাগিয়ে দিলেন যখনই জিন শয়তান ওপরে যাওয়ার চেষ্টা করত তখন ও আন্না লামাস আকাশ স্পর্শ করতে যেতাম মলিয়াত হারাসান সাদিদা ও সোহবা পাহারা তো দেওয়া আছে আর কি আল্লাহ ফাকরাবুল্লার পক্ষ থেকে ফেরিস তারা কি করত জিনদেরকে কষাঘাত করত তাদের ওপর এই যে তারকা তারকা কি বলে ওটাকে হ্যাঁ উল্কাপিণ্ড উল্কাপিণ্ড তাদের ওপর কলকাপণ্ড দিয়ে আঘাত করা হইত সোহবাহ বলা হয়েছে শেহাব শেহাব মানে হচ্ছে আপনার যে চমকপ্রদ তারকা বা নক্ষত্র তো এগুলি দিয়ে তাদেরকে আঘাত করা হইতো তখন তারা পালাতে শুরু করতো এবং জ্বালিয়ে দেওয়া হইতো যাদের লাগতো তো জ্বালিয়ে দেওয়া হইতো এই ভয়ে দেখলো যে বেশ কিছুতে জ্বলে গেল আর সাহস করে কেউ যেতই না পরে নবী করিম সাল্লামের এতেকালের পরে আবার এটাকে একটু শিথিল করে দেওয়া হয় আর তো ওহের নেই ওহের দরজা বন্ধ হয়ে গেছে তখন একটু করে যেতে পারে তখন আবার যেতে শুরু করলো কিন্তু আগের মতো নাই এই জন্য অলামারা বলেছেন যে আকাশের পাহারা আর তিনটি স্তর ছিল নবী আগমনের আগে আদম আলি সাল্লাম থেকে শুরু করে শয়তানরা অহরহ যেত জিনেরা অহরহ যখন তখন আকাশের পথে যেত আর আকাশের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতো এই জন্য গণক বিদ্যা তখন খুব একবারে উচ্চ স্তরে পৌঁছেছিল গণকদের পেশা খুব জবরদস্ত চলত নবিসাল্লামের সাল্লামের ওপর যখন ওহি আসা শুরু হলো তেইশ বছরের জীবন তেইশ বছরের জীবন একবারে প্রায় বন্ধ হয়ে গেছিল গণকরা কোনো আকাশের খবর পেত না যেতে পারত বিরল ছিল এরকম ঘটনা তারপরে নবী এনতে করার পরে আবার শুরু হয়ে গেল আবার এরা যেতে শুরু করলো কিন্তু আগের মতো নয় এখনো এরকম উল্কাপিণ্ড দেখা যায় পড়তে শয়তানকে মার দেওয়া হয় তো এই ছিল রাস্তা বাকি বিভিন্ন তরিকা যে দেখায় বিভিন্ন তরিকা যে গণকরা দেখায় এই তরিকার মাধ্যমে যে তারা গাইবের অদৃশ্যের বিদ্যা হাসিল করতে পারে এমন কথা নাই কিন্তু এটা শ্রোতাদেরকে বোঝানোর জন্য কাস্টমারদেরকে বোঝানোর জন্য দেখেছেন আজকাল মেকানিকদেরকে আপনার গাড়িতে কোনো ডিস্টার্ব নেই আপনার এসিতে কোনো সমস্যা নেই কিন্তু আপনার এসি একদিন রেখে যেতে হবে কাজ আছে কিছু আপনার গাড়ি একদিন রেখে যেতে হবে কিছু কাজ আছে যারা হারাম খায় মেকানিক্যাল কাজে তারা এরকম করে করে না কিছুই করেনি অনেকে এরকম বলে শুনি তাদের কাছ থেকে মেকানিকদের যে সোজা আঙুলে তো ঘি বেরোবে না যদি এখন একটু একটা তার সামান্য হয়েছে যদি ঠিক করে এখনই দিয়ে দিতে এক পয়সাও দিবে না সুতরাং কি করব। কিছুই করলাম না গাড়িটা রাখলাম তারপরে তারটা লাগিয়ে দিলাম ওর যাওয়ার পরে লাগিয়ে রেখে দিলাম বল কালকে এসো বা বিকেল বেলা এসো এতে এই কাজ করেছে এই কাজ করেছে এই কাজ করেছে মিথ্যা আর না হলে বলছে কাজ কিছু করতে হয়েছে যদি খুব বেশি মিথ্যা না বলতে চায় হয়তো আল্লাহকে ভয় করে তখন কিছু ভয় করে হয়তো তখন বলে যে কাজ কিছু করতে হয়েছে সুতরাং একশো রিয়াল দেন দিয়ে দিলেন কিন্তু সাথে সাথে যদি একটা তার ওর চোখের সামনে লাগিয়ে দিতেন তাহলে হয়তো দশ রিয়াল দিতে চাইতো না হয়তো বিশ রিয়াল দিতে চাইতো না এই জন্য এইসব পথ অবলম্বন করে তো গণকরাও এরকম করে গণকরা আবজাদ হাওয়াজ হুত্তি তো জানেন না আসছে হাদিস আসছে আবজাদ হাওয়াজ হুত্তি ওইসব গণনা করে ওইসব নাম্বার বের করে আর তার সাথে সাথে তারকার দিকে তাকায় যারা ওই গণকদের কাছে যায় তারা ভাবে যে অনেক কিছু করছে এ তো বিদ্যা ভালোই আছে বিদ্যা ভালোই আছে তারপর রেখা টানে বিভিন্ন রেখা নকশা করছে নকশার বইগুলি তো তাবিজের নকশার বই দেখেছেন ওই রকম বিভিন্ন রকম মন্ত্রতন্ত্রে নকশা করছে নকশা করেছে এই নকশার মাধ্যমে সে অনেক কিছু জানতে পারে আসলে কিছু না ও শয়তান আছে ওর জিন শয়তান কিছু বলে গেলে বলতে পারবে আর ওতে কিছু মিথ্যার সংমিশ্রণ ঘটাবে আসল পথ হচ্ছে ওটা আপনার হাত দেখছে আপনার এই রেখা দেখেন এই যে পার্থক্য আপনার এই রেখা আমাদের নেই আপনার এই যে রেখা আছে এর মানে আপনার দুটো বিয়ে হবে ছোটকালে এগুলো অনেক শুনতাম কিচ্ছু না আসলে গণকদের সম্পর্কে না বিয়ে কেরিম সাসমা কি বলেছেন শোনেন ফাঁসা আল্লাহ জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করে যদি বিশ্বাস করেন তাহলে এটি হচ্ছে কুফরি কাজ জিজ্ঞাসা করলেন এবং বিশ্বাস করলেন তাহলে আপনি কোরআনকে অস্বীকার করলেন কোরআনে আল্লাহ বলছেন যে অদৃশ্যের কথা গাইবের কথা চোখের আড়ের কথা কেউ জানে না আপনি বিশ্বাস করে ফেলেন যে জানে সুতরাং আপনি কি হয়ে গেলেন কোরআনের সাথে কুফুরি করলেন কাফের হয়ে গেলেন এই হুকুম হাদিসে রয়েছে আর যদি বিশ্বাস না করে জিজ্ঞাসা করল জিজ্ঞাসা কি জন্য করল জিজ্ঞাসা যদি এই জন্য করে যে মনে কৌতূহল রয়েছে যে জানবো কিছু দেখি কি বলে জানবো এ জানার আগ্রহ নিয়ে তাহলে চল্লিশ দিনের নামাজ কবুল হবে না চল্লিশ দিনের নামাজ কবুল হবে না বিশ্বাস করলেন না হয়তো এই গণকদেরকে আমি বিশ্বাস করি না কারণ এই এইসব কোরআন হাদিস বিরোধী কাজ কুফরি কাজ আর এইসব বিশ্বাস করি না কিন্তু জানা একটা কৌতূহল যে দেখি বিদেশে যাচ্ছি একটু জিজ্ঞাসা করে নি আমার ভাগ্যটা কেমন হয় দেখি বিয়ে শাদি করতে যাচ্ছি ভাগ্যটা কেমন হয় জেনেই নি আমরা ইলেকশনে লড়ছি আমলিগ করছি কেউ বিএনপি করছি দেখি আমাদের দলটা জিতে কিনা জিজ্ঞাসা করে দেখি গণক বাবাকে জিজ্ঞাসা করলেন আপনি কৌতূহল আগ্রহের সাথে বিশ্বাস হয়তো করলেন না তারপরেও চল্লিশ দিনের এবাদত কবুল হবে না দুইটি অবস্থা বললাম তাহলে একটা বিশ্বাস করা আর বিশ্বাস করা নাই কিন্তু জানার আগ্রহ নিয়ে যাওয়া তৃতীয় অবস্থা হচ্ছে যে গণকদেরকে লাঞ্ছিত অপদস্থ করার জন্য এবং জাতিকে সতর্ক করার জন্য জিজ্ঞাসা করলেন আপনি কিন্তু বিশ্বাস করার জন্য নয় আর জানার আগ্রহ নিয়ে নয় বরং জিজ্ঞাসা করলেন যে দেখি কি বলে তারপরে আপনি জনসমাজে প্রমাণ করে দিলেন যে দেখো এই বলেছিল না মিথ্যা সাব্যস্ত হলো না যে মিথ্যুক দেখো সেই জন্য যাতে জনসাধারণের ইমানের আপনি হেফাজত করতে পারেন এই কুফরি শিরিক থেকে তাদেরকে সতর্ক সাবধান করতে পারেন যে আপনাদের সামনে আমি জিজ্ঞাসা করে দেখেছি যে এই হবে বলেছে বা এই হারা বস্তু কোথায় আছে অমুক গ্রামে আছে বা এইদিকে আছে দেখো ওইদিকে নেই কোথাও আর অন্য জায়গায় আছে এরকম ঘটনা একবার আমার ছাত্র জীবনে ঘটেছিল মাদ্রাসা ছাত্র ছিলাম বয়স তখন আঠারো উনিশ বছর আমার বয়স ছিল আমার টুপি হারিয়ে যায় তখন একটা টুপির দামই মেলা ছিল আমাদের কাছে একটা টুপির দাম টুপি হারিয়ে গেছে ভুলেও গেছি যে কোথায় হারিয়েছে না হয়েছে কোনো খোঁজ খবর নেই তো এক আর এক মাদ্রাসা ছাত্র ছিল তার কাছে যখন তখন জিন নামতো তার শরীরে জিন ছিল যখন তখন নামে তো মাঝে মাঝে আমরা রসিকতা করে ওই জিন জিনকে জিজ্ঞাসাবাদ করতাম অনেক কিছু জিজ্ঞাসাবাদ করতাম তোমাদের মাদ্রাসা আছে আমাদের যেমন মাদ্রাসা আছে তোমরা কথায় পড়াশোনা করো কি শিখো ইসলাম কিভাবে শিখলে ইত্যাদি সব কথাবার্তা জিজ্ঞেস করতাম ওর মধ্যে একদিন মনে হলো যে জিনকে জিজ্ঞেস করি যে আমার টুপিটা তো হারিয়ে গেছে আমি নিজে জিজ্ঞেস করছি আর সাথী বন্ধু আমার এক বছর নিচে পড়তো সে ছেলেটি ওই যে ছেলে জিন ধরেছিল জিজ্ঞেস করছি আচ্ছা বলো তো তুমি তুমি তো অনেক কথাই বলছো আর তোমার তো অনেক খোঁজ খবর নাকি রাখো বলো তো আমার টুপিটা হারিয়ে গেছে কয়েকদিন থেকে আমার টুপি নেই বিনা টুপিতে নামাজ পড়তো যে একটি টুপি মাত্র আজকালকার জামার মতো এত পয়সা তখন ছিল না তো টুপিটা কোথায় আছে বললো সে বলছে আপনার টুপি নিয়ে গেছে আপনার টুপি মাদ্রাসার বাইরে চলে গেছে মাদ্রাসায় নেই কয়েকদিন পরে মসজিদে নামাজ পড়তে গেছি মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখি মসজিদেই এক কণাতে পড়ে আছে টুপি মাদ্রাসার বাইরে টুপি যায়নি মিথ্যা সাব্যস্ত হলো কি হলো না মিথ্যুক নবী করিম সাল্লাম বলেছে জিনেরা চরম মিথ্যুক সাদা কাকা ওয়াহুয়া কাজুবুন আয়াতুল কুরসি যখন ফজিলত বলেছিল আবু হরের হাদিস রাজি আল্লাহ তালান বড় হাদিস আছে আয়াতুল কুরসির যে ফজিলত এটা শয়তানে শিখিয়েছে চোর শয়তান যে জাকাতের খেজুর চুরি করতে এসেছিল মসজিদ নবী জানেন তাহলে জিন শয়তানও চুরি করে জিন শয়তানেও চুরি করে কয়েকদিন আগে এক লোক জিজ্ঞেস করছে যে আমার বাড়িতে যা কিছু রাখি চুরি হয়ে যায় খাবার রাখি খাবার পাই না অলঙ্কার রাখি অলঙ্কার চুরি হয়ে যায় টাকা রাখি টাকা কমতে থাকে করতে পারে জিন শয়তানও চুরি করে আবু রাজি আল্লাহ তানা পাহারা দিচ্ছেন আল্লাহ নবী তাকে পাহারাতে রেখেছেন যে এই জাকাতের খেজুর আছে গরিব মিসকিনকে বিতরণ করতে হবে দেখাশোনা করো রাত্রে এসেছে আর এসে তার বস্তা ভরছে বস্তা ভরছে মানুষের রূপ ধরে ধরে নিয়েছেন একদিন ধরলেন প্রথম রাত ধরলেন খুব কানাকাটি শুরু করলো যে গরিব মানুষ ছেলে মেয়ে অভাবে আছে ইত্যাদি সেদিন মায়া হয়ে গেল ছেড়ে দিলেন দ্বিতীয় দিন ওই রকমই তাও খুব কাকুতি মিনতি করে কানাকাটি শুরু করলো সেই দিনও ছেড়ে দিলেন অবর রাজি আল্লাহ তালানো প্রত্যেক দিন কিন্তু ফজর নবী জিজ্ঞাসা করছেন যে বলো আজকে তোমার কি অবস্থা পাহারা ঠিকভাবে পাহারা দিয়েছো তো বলছি আর পাহারা দিয়েছি কিন্তু একটা চোর এসছিল আর চোর খুব কাঁদাকাটি যখন শুরু করলো আজকে ছেড়ে দিলাম নবী সাল্লাহ বললেন যে আজকে ছেড়েছে প্রথম দিন আবার আসবে দ্বিতীয় দিন এসেছে দ্বিতীয় দিন ওই রকম মায়া হয়ে গেছে ছেড়ে দিয়েছে তৃতীয় দিন যখন ধরেছে বলছে আর ছাড়বো না একদিন হয় দুই দিন হয় তিন দিন আর ছাড়বো না আজকে তোমাকে ধরে নবী সামনে হাজির করব আর তোমার হাত কাটা যাবে আবহাওয়ার কিন্তু ভাবছেন কোনো মানুষ চোর আছে জিন চোর কথা ভাবেন নবী করিম সাল্লাহ আলী তৃতীয় দিন কেমন করে ছাড়লেন আবু হেরা সেদিন ছাড়বেন না কিন্তু ছাড়তে রাজি না ছাড়তে রাজি না দেখলো জিন দেখলো যে আর তো ছাড়বে না কেঁদে কেটে আর কোন রকম মুক্তি হবে না রেহাই হবে না ত্যাগ কাজ করি আবু হেরা তোমাকে একটা জিনিস শিখিয়ে দেবো তুমি ছাড়বে আয়াতুল কুরসির ফজিলত আয়াতুল কুরসি যদি তুমি রাত্রে পড়ে নাও তো লামিয়াজাল আলাইকা মিনাল্লাহ আল্লাহ হাফেজুন ওয়ালাই আকরবকা শৈতানুন যেই রাত্রে তুমি আয়াতুল কুরসি পড়ে শুইবে সেই রাত্রে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা তোমার হেফাজতকারী নিযুক্ত থাকবেন আর শয়তান তোমার কাছেও আসতে পারবে না এটা কে শিখিয়েছিল শয়তান শিখিয়েছিল আবহাওয়া দেখলো যে যাক যখন শিখের চোরে যখন বিদ্যা শিখাইলো তো ওস্তাদ তো ওস্তাদ একটু সম্মান করতেই হবে চোর হইলেও তো এসে ওস্তাদকে ছেড়ে দিল চোর ওস্তাদ জিন শয়তান চোর ওস্তাদ ছেড়ে দিলেন নবী করিমসাল্লামের সাথে ফজরে দেখা ইয়ার আজকেও চোর এসেছিল কিন্তু চোরকে তো ছাড়তাম না আপনার কাছে নিয়ে আসতাম কিন্তু চোর একটা ভালো কথা শিখিয়েছে আয়াতুল কুরসির ফজিলত তখন নবী কি বলেছে সাদা কাকা ওয়াহুয়া কাজুবন কথা সত্য বলেছে কিন্তু সে মৃত্যু মানে আয়াতুল আয়াতুল কুরসির যে ফজিলত বলেছে সেটা সত্য কিন্তু জিন শয়তান হচ্ছে চরম মৃত্যু কাজুবন বলেছেন মোবাইল আকাশে চরম মৃত্যু তো কি জন্য এই কথা বললাম মিথ্যুক তো গণকরা মিথ্যুক বলে এখান থেকে এদিকে গেলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ জিনেরা তো ওই টুপি সম্পর্কে মিথ্যা কথা বলেছ তো জিনদের মাধ্যমে তো গণকরা কিছু বিদ্যার দাবি করে আর মিথ্যা কথা বলে জিনেরাও মিথ্যা তত্ত্ব দেয় ওই গণককে এসে জিনও মিথ্যা কথা বলে যখন ইস্যিরি করেছে আমার জন্য জবাই করেছে আমার জন্য সাদা মরুক করেছে আমার জন্য কালো খাসি করেছে আমার জন্য যখন মাজারে গেছে আমি বলেছি অমুক মাজারে যাও অমুক মাজারে গিয়ে খাসি মরুক জবাই করো ইত্যাদি অমুক কবরের মাটি নিয়ে এসো মাজারের মাটি নিয়ে এসো ইত্যাদি এইসব যখন আমার শুনেছে তা আমাকে তো কিছু করতে হবে মিথ্যা হইলেও তো কিছু করে দিতে হবে তো তিনটি অবস্থা বললাম কিন্তু গণক কাছে যাওয়ার একটা হচ্ছে গণককে লাঞ্ছিত করার জন্য সেটি জায়জ শুধু রয়েছে আর বাকি লাঞ্ছিত করার উদ্দেশ্য যদি না হয় জানার উদ্দেশ্য যান তবু চল্লিশ দিনের নামাজ কবুল হবে না বিশ্বাস যদি করেন তো কাফের হয়ে যাবেন এই হাদিসে বলছেন লাম তুকবাল্লাহু সলাত আরবাইনাইমান চল্লিশ দিনের নামাজ কবুল হবে না চল্লিশ দিনের নামাজ কবুল হবে না নবী করিম সাল্লাম মদঘর সম্পর্কে বলেছেন হাদিস আল কোরআন তো আল কোরআনের সাথে কুফুরি করলো অর্থাৎ কোরআনকে অস্বীকার করলো সে মুসলিম না কাফের সে কাফের কি জন্য কাফের কি করে কোরআনকে অস্বীকার করলো যে ব্যক্তি কোরআনের একটি অংশকে অস্বীকার করলো সে সবটাকে অস্বীকার করলো কারণ সবগুলি আল্লাহ পাকের কথা আল্লাহ পাকের বাণী সেই ব্যক্তি অস্বীকার করলো গাইবের আয়াতগুলি যে গায়েবের আয়াতগুলিতে বলা আছে একমাত্র আলেমুল গাইবকে আল্লাহ পাক আলেমুল গাইবে ফালা ইউজহিরু আলা গাইবেহি আদা গায়েব সম্পর্কে আল্লাহ পাক কাউকে জ্ঞান দেন না তবে যাকে ওহির মাধ্যমে যতটুকু জানিয়েছেন সবকিছুই জানার ক্ষমতা দেননি চাবি দিয়ে দেওয়া হয়নি যে দরজা খুলে সবকিছু আমি দেখে নেব কোথায় কি আছে না আছে কখন কি হবে না হবে রাহু আবু দাউদ হাদিসটি আবু দাউদের তাই দুটি অবস্থার হুকুম চলে আসলে এখানে যদি কেউ বিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে যে কোরআনের সাথে কুফরি করলো সে আল্লাহর সাথে কুফরি করলো কারণ আল্লাহর বাণী সেই ব্যক্তি আখেরাতের সাথে কুফরি করলো সেই ব্যক্তি ইসলামের সাথে কুফরি করলো সেই ব্যক্তি কাফের হয়ে গেল সুতরাং গণককে বিশ্বাসকারী হচ্ছে কাফের গণককে যে বিশ্বাস করে সেই কাফের তাহলে গণক কি গণক কাফের মুসলিক এতে কোনো সন্দেহ নেই কারণ সে এক তো শির করে শির করার মাধ্যমে সব করে জিনকে রাজি করে আর সেই ব্যক্তি কোরআনকে অস্বীকার করে এই জন্য কাফের কোরআন সম্পর্কে আল্লাহ পাক নাজেল করার কথা বলেছেন বহু জায়গায় কোরআনে তাই না নাজেল হওয়ার কথা বলেছেন নাজেল ওপর দিক থেকে হয় না নিচের দিক থেকে দুনিয়াতে কোনো জায়গায় শুনেছেন যে নিচের দিক থেকে নাজেল হয় নাজেল মানে কি শব্দ আরবি বাংলায় করে অবতীর্ণ হও অবতীর্ণ নিচের দিক থেকে ওপরে নাই ওপর দিক থেকে নিচের দিকে আসে তো কার পক্ষ থেকে নাজল হয়েছে আল্লাহর পক্ষ থেকে নাজল হয়েছে তাহলে আল্লাহ কোথায় চিন্তা করেন তাহলে কি জন্য বললাম আমার দেশের একশিন আলেমরাও পথভ্রষ্ট হয়ে রয়েছে বলে আল্লাহ সর্বস্থানে বিরাজমান সবকিছুতেই বিরাজমান তাহলে নাজেল কোথায় ভাই আল্লাহ তো এখানে সেখানে আছেন তো নাজেল কোথায় নাজেল তো ওপর দিক থেকে হয় আল্লাহ বৃষ্টি বর্ষণ করছেন তাকে বলছে ওয়ানজাল নামিনাস সামায় আমি নাজেল করেছি তাহলে বৃষ্টি ওপর থেকে আসে আল্লাহ যখন কোরআন নাজেল করেছেন তার পক্ষ থেকে তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক সৃষ্টির ঊর্ধ্বে আছেন সৃষ্টির ওপরে আছেন সবকিছুর ওপরে আল্লাহ পাক আছেন এই জন্য আল্লাহ এর গুণ হচ্ছে আলা সর্বোচ্চ তিনি আলা আল্লাহ মহান রব রব আর বলছেন আল্লাহ সর্বস্থানে বিরাজমান আমাদের মাঝে সবকিছুতেই বিরাজমান কেমন কুফুরি কথা তাহলে এই আনজালা শব্দ নাজিল হওয়া কোরআন নাজিল হওয়ার কথাটাই যদি আমাদের দেশের আলেমরা বিদ্যার্থীরা বুঝে নিত তাহলে এই কথা কোনদিনই বলতো ইসলাম বিরোধী কথা যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান সবকিছুতে বিরাজমান বা মমিনের কলবে কলবে আল্লাহ এইসব কুপুরি কথাবার্তা বলতো না আল্লাহ উপরে রয়েছে বলিল আরবাত আল হাকিম চারটি হাদিসের কিতাবে রয়েছে চারটি হাদিসের কিতাব অর্থাৎ আবু দাউদ নাসাই তিরমিজি ইভিন মাজ আর মুস্তাদারাক হাকিমে রয়েছে এমাম হাকিম রহমতুল্লাহ বলেছেন সাহিহুন আলা শর্তে হেমা এই হাদিসটি সহি বোখারি এবং মুসলিমের শর্তের ওপর মানে তাদের যে শর্ত ছিল শক্ত শর্ত হাদিসের সহি জাইফের ক্ষেত্রে সেই শর্ত সাপেক্ষ হাদিস সহি তার মতে আনিন নবী নবী করিম সাল্লাম থেকে বর্ণিত মান আতা আর্রাফান আরেকটি হাদিস তাতে কি রয়েছে যেই ব্যক্তি আর্রাফের কাছে আসলো আও কাহেন অথবা কাহেনের কাছে আসলো আর্রাফ মানে অগণক আর কাহেন মানে অগণক কিন্তু আরবি ভাষায় বিভিন্ন নাম রয়েছে মোনাজ্জেম রয়েছে রাম্মাল রয়েছে এগুলির নাম হচ্ছে আসছে নামগুলি সব একসাথে পার্থক্য আছে কি না না শব্দ এ নিয়েও ইখতলাফ রয়েছে আলমাইকেরামদের ফাসাদ্দা কাহবে এবং তারা বিশ্বাস করলো তাদের কথা ফাকাদ কাফার বেমা অনুজেলা আলা মোহাম্মদিন সাল্লাহ উপর যা নাজেল হচ্ছে তার সাথে সে কুফরি করলো মোসনাদে আবু আলাতে রয়েছে শহীদ সনাদে ইবিন মাসুর রাজি আল্লাহ তালানো থেকে মিসাল এইরকমই হাদিস মৌকুফ কিন্তু ইবিন মাসুদ রাজি আল্লাহ তালাহ তার বক্তব্য হিসাবে পেশ করেছেন নবী সাল্লাম থেকে বর্ণনা করেননি ওয়ান ইমরান বিন হোসেন মারফুয়ান ইমরান বিন হোসেন রাজি আল্লাহ তালাহ বর্ণনা করছেন নবী সাল্লাম হতে মারফু হাদিস লাইসা মিন্না আল্লাহ নবী বলছেন আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় লাইসা মিন্না আমার দলভক্ত নয় মানে নবীর উম্মত নয় তাহলে মান তাতাইয়ারা যেই ব্যক্তি কুলক্ষণ নেবে বা কোনো কিছুকে অলক্ষী মনে করবে অথবা তার জন্য কুলক্ষণ নেওয়া হবে যে ভালো লক্ষণ হচ্ছে না মন্দ লক্ষণ একটু আমার পরীক্ষা করে দেখেন তো ভাগ্যটা পরীক্ষা করে দেখেন তো এরকম করলো নিজের জন্য করলো অথবা অন্যের জন্য করলো জাহিলি যুগে তারা তীর বের করত তীরের আপনার প্যাকেট থেকে তীর বের করত আর তীরগুলোতে লিখা থাকতো ইফাল কাজ করাও করো আর একটা লাতাফাল কাজ করিও না অথবা কাজ করলে অসুবিধা নেই লিখা থাকতো চোখ বন্ধ করে বা কাউকে বলতো যে একটা তীর বের করো তো আমি যাচ্ছি সফরে বিদেশে যাচ্ছি আমার বিদেশ যাওয়া শুভ হবে হবে না একটু দেখো তো তো যেই ব্যক্তি বের করতে বলল ভাগ্য নির্ণয় করতে বলল আর যার জন্য ভাগ্য নির্ণয় করা হলো বা যে করলো আর যার জন্য করা হলো দুইজনই নবী করিম সাল্লামের দলের মধ্যে নয় অন্তর্ভুক্ত নয় দলের অন্তর্ভুক্ত নয় আওতাকাহানা অথবা গণকের কাজ করলো আওতুক্য হেন আল্লাহ বা তার জন্য গণকের কাজ করা হলো একজন লোক গণকের কাছে গেল আমার জন্য এটা একটু গনে দেখেন আমার ভাগ্যটা দেখেন বা আমার এই ঘটনা ঘটেছে এই সম্পর্কে আপনি দেখেন কিছু আও সাহারা অথবা যে ব্যক্তি জাদু করলো আও সোহের আল্লাহ জাদু করা হলো তার জন্য জাদু করলো মানে যে জাদুর পেশা করে আর জাদু করা হলো তার জন্য উল্টো হইল উল্টো হইল জাদু করলো যে ব্যক্তি জাদু করছে একটা লোককে জাদু করছে কেউ আর সোহের আল্লাহ তার জন্য জাদু করা হইল তলব করলেন জাদুকরের কাছে গিয়ে যে অমুক লোক আমার শত্রু তাকে একটু জাদু করে দেন তার জন্য জাদু করা হইল এরা সবাই নবী সাল্লা সাল্লামের ওম্মতের অন্তর্ভুক্ত নয় ওম্মত থেকে খারিজ বহিষ্কৃত অমান আতা কাহেনান এবং যে ব্যক্তি গণকের কাছে আসবে ফাসাদা কাহবে মা ইয়াকুল এবং তার কথাগুলি বিশ্বাস করবে ফাকাদ কাফার বে মাউন জেলা আলা মোহাম্মদিন সাল্লাহ ইসলাম মোহাম্মদ সাল্লামের উপর যা নাজল হচ্ছে তার সাথে সে কুফরি করলো রাহুল বাজার বেসানাদিন বেসনাদিন জৈয়দ উত্তম সূত্রে এমাম বাজার রহমতুল্লাহ বর্ণনা করেছেন তাহলে এই হাদিস হাদিস মুসলিমে রয়েছে তারপরে আপনার আবুদাউদ রাসাই তিরমিজি ইবিন মাজা এগুলিতে রয়েছে মোস্তাদারাক হাকেমে রয়েছে আরো বেশ কিছু কিতাবে রয়েছে ওরাওয়াত তাবারানি তাবারানি তো রয়েছে ফিল আউসাদ ইমাম তাবারানির তিনটি কিতাব রয়েছে তাবারানির একটি রয়েছে মোজাম কবির একটি মোজাম আউসাদ একটি মোজাম সাকির এই জন্য আউসাদ মানে মধ্যম দিকটি আর সবচেয়ে বড় যেটি কিন্তু কয়েক খণ্ডে রয়েছে ওটি হচ্ছে আল মজামুল কবির বেসনাদিন হাসান হাসান সূত্রে বর্ণনা করেছেন মিন হাদিস বিন আব্বাস আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালহ সাহাবি থেকে তবে হাদিসটা সংক্ষেপ করেছেন ওমান আতা ওমান আতা আর রাফান এলা আখির এটুকু বর্ণনা করেননি মানে আগের হাদিসটি যে আপনি হোসেনের সেটি ইবিন আব্বাস রাজি আল্লাহ তালা বর্ণনা করেছেন তো এইভাবে দেখা গেল যে বিভিন্ন সাহাবাহিক রাম এই হাদিস ইবিন মাসুদ বর্ণনা করেছেন আবদুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেছেন আবু হরিয়া বর্ণনা করেছেন নবী ইসলামের বিবি বর্ণনা করেছেন কালাল বাগুবি এমাম বাগুবি ইনি একজন মুফাসির ছিলেন প্রসিদ্ধ তার তফসির রয়েছে ইমাম বাগবির তফসির বাগবি বলে মশুর রয়েছে ছাপা তফসির তিনি বলছেন আর রাফ কাকে বলে আর কাহেন কাকে বলে তিনি পার্থক্য করেছেন তাহলে এই শব্দগুলি সম্পর্কে যে শব্দগুলি আরবিতে রয়েছে গণকের ক্ষেত্রে সেগুলি সম্পর্কে কয়েকটি মত আছে একটি মত হচ্ছে সবগুলি প্রতিশব্দ প্রতিশব্দ বুঝেন তো না প্রতিশব্দ প্রতিশব্দ মানে শব্দ একাধিক কিন্তু অর্থ হচ্ছে এক অর্থ এক তো তাহলে কাহেন মানেও গণক আর আর রাহ মানেও গণক আর রাম্মাল মানেও গণক আর মোনাজ্জেম মানেও গণক সবগুলি গণক আর কেউ বলেছে না পার্থক্য আছে কেউ অতীতের সংবাদ বলে অতীতে যা ঘটে গেছে সে সম্পর্কে বলে হারিয়ে যাওয়া বস্তু সম্পর্কে বলে আর কেউ ভবিষ্যৎ সম্পর্কে বলে কেউ নক্ষত্র দেখে বলে গণকের পেশা কেউ আপনার আপনার বালিতে বা জমিনে মাটিতে রেখা টেনে বলে এই বিভিন্ন অবস্থা বিভিন্ন নাম যে যেমন ভাবে বলে সেইভাবে নামগুলি হয় তো বলছেন যে কাহেন আর রাফ কাকে বলে আল্লাজি মারেফাত উমুর যেই ব্যক্তি দাবি করে ওই গণককে বলা হয় যে ব্যক্তি দাবি করে যে সে অদৃশ্যের কথা জানে বেমোকাদ্দমাতেন বেশ কিছু তার মন্ত্রতন্ত্র দিয়ে ইয়াস্তাদেল্ল বেহা আলাল মসরুক যা দিয়ে সে প্রমাণ করতে চায় যে চুরি করা বস্তু আছে কোথায় যে বস্তু চুরি হয়েছে তা আছে কোথায় ওমাকান আব্দ আল্লাহ বা হারিয়ে যাওয়া বস্তু আছে কোথায় অনাহা জালিকা এইরকমের ছেলে রাগ করে চলে গেছে আছে কোথায় অকিল আর কেউ কেউ বলেছেন হুয়াল কাহেন যে আররাফ সে হচ্ছে কাহেন যেমন বললাম প্রতিশব্দ কাহেন আর আর্রাফ একই কথায় আবার কেউ বলেছেন ওয়াল কাহেন হুয়াল্লাযী আনিল ফিল মুস্তাকবাল কাহেন ওই ব্যক্তিকে বলে যেই ব্যক্তি ভবিষ্যতের অদৃশ্যের কথা বলেন ভবিষ্যতে কি হবে আগামী বছর কি হবে তারপরের বছর কি হবে আগামীতে কোন দেশের যুদ্ধ লাগতে যাচ্ছে অতীতে জানলাম যে আফগানিস্তানে হইল তার আগে কুয়েত আর এরাকে হইল তারপরে এরাকে হলো চলছে ফিলিস্তিনে চলছে আগামীতে কোথায় কোথায় হবে ইত্যাদি ইত্যাদি যে কোনো রকম কথাই হোক না কেন ভবিষ্যৎ সম্পর্কে যেই ব্যক্তি কোনো সংবাদ দেয় আর বলে যে অদৃশ্যের কথা ভবিষ্যতের আমি জানি তাকে কাহিন বলা হয় আবার কেউ কেউ বলেছেন যে কাহেন ওই ব্যক্তিকে বলে যেই ব্যক্তি মনের কথা বলে আসছে একজন তাকে বলছে আপনার আপনি কি উদ্দেশ্যে এসছেন বলবো আপনি অসুস্থ আছেন ওই জন্য এসছেন আপনার রোগের চিকিৎসার জন্য ভণ্ড পীরের এইসব কাজ করে তো পীরতন্ত্রই হচ্ছে ভণ্ডামি সুতরাং পীর মানে ভণ্ড তো পীরেরা অনেক সময় ভেলকি বাজি লাগাবার জন্য মরিদের সংখ্যা বাড়ার জন্য মরিদকে একেবারে হতভম্ব করার জন্য বলে আচ্ছা রাজশাহী থেকে এসছেন আপনার এই সমস্যা তো একেও কাহিন বলে তাহলে এই রকম যারা ভবিষ্যৎ বাণী করে অথবা মনের কথা বলতে পারে যে কি মন নিয়ে এসছেন কি উদ্দেশ্যে এসেছেন তারা হচ্ছে কাহেন গণ তারা পীর নয় ওলি নয় আল্লাহর তারা হচ্ছে ওলি ও শয়তান শয়তানের ওলি তারা হচ্ছে গণক অকিলা এবং কেউ কেউ এর ব্যাখ্যা করেছেন জমির মনে অন্তর জমির মানে হচ্ছে কলব কলবে মনে যা আছে মনের কথা সম্পর্কে যে বলে বলার দাবি করে যে আমি বলতে পারি তোমার মনে কি আছে কি উদ্দেশ্য নিয়ে এসছো তুমি সে ব্যক্তি হচ্ছে কাহেন গণক ইমাম ইবিনে তাইমিয়া রহমতুল্লাহ আলী বলছেন ওকাল আবুল আব্বাস ইবিনে তাইমিয়া রহমাহুল্লাহ আল ইসমুল কাহেন হচ্ছে গণকেরই এক নাম মানে প্রতিশব্দ ওয়াল এবং যে ব্যক্তি নজুম মানে হচ্ছে তারকা ওর জমা হচ্ছে বহু বচন হচ্ছে নজুম তো মোনাজ্জেম যে ব্যক্তি তারকা দেখে ভবিষ্যৎবাণী করার দাবি করে যে আমি তারকা দেখে বলতে পারি কখন কোনখানে কোন তারা থাকে কখন কোন তারা উঠে ডুবে ওইসব দেখে আমি ভবিষ্যৎবাণী করতে পারি ওয়ার রাম্মাল এবং জমিনের রেখা টেনে যারা বিভিন্ন ভবিষ্যৎবাণী করার দাবি করে এই সবগুলির নাম হচ্ছে কাহিন তাহলে কাহিন শব্দটি হচ্ছে ব্যাপক শব্দ আর এগুলি হচ্ছে বিশেষ বিশেষ শব্দ সবগুলিকে সামিল তাহলে তাহলে তিনি আম এবং খাসের পার্থক্য করলেন যে কাহিন শব্দটি হচ্ছে ব্যাপক আম আর এই শব্দগুলি হচ্ছে যে ব্যক্তি তারকা দেখে বলে সে মোনাজ্জেম যে ব্যক্তি রেখা টেনে বলে সে ব্যক্তি হচ্ছে রামমাল আর যে ব্যক্তি হয়তো অতীতের কথাবার্তা বলে তাকে আর রাফ ইত্যাদি মনের কথা বলে তার নাম আর কিছু হয়তো এইভাবে কিন্তু কাহেন শব্দটি হচ্ছে আম যেমন আমি উদাহরণ দিয়ে বুঝাই মানুষকে যে ইনসান শব্দটি ইনসান মানে মানুষ মানুষ শব্দ হচ্ছে আম মানুষ শব্দ হচ্ছে এ মানুষের মধ্যে আছে পুরুষ আর নারী তাহলে পুরুষকেও মানুষ বলবেন ইনসান বলবেন আর মহিলাও ইনসান মহিলা কি ইনসান নাই মহিলাও ইনসান তাহলে রাজলুন ইমরা দুটি হচ্ছে খাস ইনসানের তুলনায় ইনসান ওপরে দুই ভাগে ভাগ করলেন রাজলুন ইমরা আবার রাজলন ইমরাকে কয়েক ভাগে বা বিভিন্ন রকম ভাগ করতে পারেন এশিয়ান আফ্রিকান ইউরোপিয়ান আমেরিকান আবার এশিয়াকে আবার কয়েক ভাগে ভাগ করতে পারেন যতগুলি দেশ এশিয়াতে আছে ভাগ করতে পারেন আবার রং বর্ণের দিক দিয়েও ভাগ করতে পারেন সাদা হ্যাঁ সামলা কালো সবগুলি কিন্তু মানুষ খাস খাস হতে যাচ্ছে কেউ বেটে খাটো লম্বা ইত্যাদি শিক্ষিত অশিক্ষিত সব মানুষ সবাই মানুষ তো আম এবং খাসের পার্থক্য করেছে বলছেন যে এইরকম যতগুলি নাম রয়েছে মুর যারা কোন বিষয় সম্পর্কে জানার দাবি করে সেই সম্পর্কে কথা বলে বেহাজির তরুক এই রাস্তাগুলি এই পদগুলি অবলম্বন করে সাহাবি আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহমার একটি বক্তব্য রয়েছে এই গণকদের সম্পর্কে গণকদের আরেকটা তরিকা হচ্ছে যে আবজাদ হাওয়াজ হত্তির যে সংখ্যাগুলি আলিফে এক বায়ে দুই জিমে তিন আর দালে চার কোনটায় চল্লিশ কোনটায় পঞ্চাশ কোনটায় হাজার এই কায়দা বাগদাদের শেষে নম্বরগুলি আছে নাম্বার বের করে সেগুলি এমনি যদি কারো নামের সংখ্যা বের করতে চাই অসুবিধা নেই কোরআনের সংখ্যা বের করবে না যেন কোরআনে আবার নকশা আছে না সুরা ফাতে নকশা সুরা বাকার নকশা আমাদের দেশের কোরআনগুলিতে নকশা করা আছে এটা জায়জ নয় আল্লাহর বাণীকে সংখ্যায় নিয়ে আসা জায়জ নয় কারণ এটি একটি বড় বিধাত বরং এর চাইতে বড় বিপদ নিয়ে আসতে পারে যে আপনি কোরআনকে বিকৃত করলেন আপনি বলুন তো দেখি কেউ যদি বিসমিল্লাহ রহমান রাহিম না বলে সাতশো ছিয়াশি বলে তো কাজ চলবে নাকি কাজ চলবে খেতে বসছেন আর বিসমিল্লা না বলে বলছেন সাতশো ছিয়াশি শুরু করলেন খাওয়া সাতশো ছিয়াশি পান করা শুরু করলেন গাড়ি স্টার্ট দিলেন বললেন সাতশো ছিয়াশি করেন না কেন বিদাতিরা এগুলো তাহলে সাতশো ছিয়াশি শুধু দোয়া তাবিজে দোয়া তাবিজের লাগে ওই ক্যালেন্ডারের লাগে সাতশো ছিয়াশি বাসে লিখা থাকে গাড়িতে লিখা থাকে হ্যাঁ চিঠিতে আবার সাতশো ছিয়াশি না হয় এলাহি ভরসা এসব কেন ওখানে কেন বিসমিল্লা নেই খাওয়ার সময় কেন এটা এলাহি ভরসা না এলাহি ভরসা খাওয়া শুরু করেন বড় অজ্ঞতা রয়েছে আমাদের সমাজে চিঠিতে সন্ন্যত বিরোধী লিখবে বিসমিল্লা লিখবে না হয় এলাহি ভরসা এলাহি ভরসা রাখলে শির হবে না কিন্তু সন্ন্যতের খেলাফ বাকি সাতশো ছিয়াশি তো শির্ক কারণ সাতশো ছিয়াশির আসল অঙ্ক উনিশ নম্বরে না উনিশটা বের করেছে তো না একটা আলিফ ছেড়ে দিয়েছে তাতে এক নম্বর কমিয়ে দিয়েছে আসল যদি অঙ্ক বের করতে হয় তার তাহলে সাতশো সাতাশি হবে সাতশো ছিয়াশি হবে না সাতশো ছিয়াশির অঙ্ক বের করে দেখা গেছে যে হরে কৃষ্ণর অঙ্ক বেরিয়েছে হরে কৃষ্ণ তাহলে কত হিন্দুরা চালাকির সাথে মুসলিম সমাজে শির কুফরি তাদের হরে কৃষ্ণ ঢুকিয়ে দিয়েছে যারা সাতশো ছিয়াশি লিখে মুসলিমদের বাড়িতে মুসলিমদের গাড়িতে মুসলিমদের কাজে কর্মে মুসলিমদের কিতাবে তারা যেন হরে কৃষ্ণ লিখে তাহলে মুশরেক হলো না হলো না বলুন তো দেখি মুশরেক আবজাদ হাওয়াজ হত্তির নম্বর বের করার মানে এই না যে আপনি কোরআনের নম্বর বের করবেন বিসমিল্লার নম্বর বের করবেন আউজবিল্লার নম্বর বের করবেন কিন্তু যদি আপনি কোনো ক্ষেত্রে সংকেত হিসেবে আপনার নিজের ব্যক্তিগত ক্ষেত্রে লাগান তাহলে লাগাতে পারেন অলমাইকের আমরা এরকম করতেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইয়ের জন্ম দিবস মৃত্যু দিবস আর আপনার তার বয়স সম্পর্কে একটি কবিতা আছে যে কবিতাতে ওই শব্দের অঙ্ক দিয়ে শব্দের অঙ্ক দিয়ে তা করেছে মিলাদহ সিদ্কুন ও মুদাত অমরেহি ফিহা হামিদুন ওয়ান কাজাফি নুরি কবিতারে আছে মিলাদহ সিদ্কুন তার জন্ম হয়েছে সিদ্কুন সদ দাল কাফের নম্বর বের করেন তাহলে জন্ম দিবস বেরিয়ে যাবে ইমাম বখারি রহমতুল্লাহ আলী অমুদ্দাত উমরেহি তার বয়স কত ছিল বয়স হবে হামিদুনের হা মেম ইয়াদালের অঙ্ক বের করলে তার বয়স বেরিয়ে যাবে ওয়ান কাজাফি নুরি এবং তার এতেকাল হয়েছে নুর নুন ওয়াও রার অঙ্ক বের করলে তার এতেকাল বেরিয়ে যাবে তো অলমারা এরকম করেছেন এইরকমই যদি আপনার নামের আপনার নাম হেলাল হেলালের কত অঙ্ক হয় আপনি বের করে রেখেছেন কোন জায়গায় সংকেতে অনেক সময় দেখছেন যে হেলাল নাম দিয়ে যদি চিঠি লিখি তো আমার অসুবিধা হইতে পারে অনেক কথাই লিখছি যেগুলি কথায় জালেম সরকারের কাছে ধরা খেতে পারে অথবা জালেম কোন ব্যক্তির কাছে অথবা আমার চিঠিকে মেরে দিতে পারে আমি চিঠিতে ফর্ম এত অঙ্ক ফর্ম হচ্ছে পাঁচশো ত্রিশ পাঁচশো ত্রিশ খুঁজে পড়া কোথায় পাঁচশো ত্রিশ আছে না আছে তো অসুবিধা নেই কিন্তু এগুলিকে যদি আবার গণকের কাজে লাগানো হয় জ্যোতিষীর কাজে লাগানো হয় তাহলে সেগুলি জায়জ নয় শির কুফুরি যেমন কোরআনের নকশা বানানো হয় সুরার নকশা বানানো হয় তাহলে শির কুফুরি জায়জ নয় আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ আনহ বলছেন ফি কমিন ওই লোকদের সম্পর্কে ওই জাতি সম্পর্কে সম্প্রদায় সম্পর্কে মানে আবজাদ হাওয়াজ হত্তি যারা লিখে সংক্ষেপে তিনি বলেছেন আবজাদ হাওয়াজ হত্তি লিখে লিখার সাথে সাথে লিখে ওই এদিকে একদিকে লিখে ওয়ান জরুন জুম এবং তারকার দিকে তাকায় লিখছে এদিকে আর তারকার দিকে তাকাচ্ছে আর যারা কাস্টমার এসেছে গণকের কাছে তাদেরকে বোঝাচ্ছে দেখো আমি কিন্তু তোমার ভাগ্য নির্ণয় করছি তোমার ভাগ্য পরীক্ষা করছি আমি আমি জানছি তোমার সম্পর্কে তিনি মন্তব্য করেছেন তাদের সম্পর্কে যারা আবজাদ হাওয়াজ হত্যের নম্বরকে ব্যবহার করে গণকের পেশায় মা আরা মান মিন খালাক আমি মনে করি না যে আল্লাহর নিকটে তার কাছে তার জন্য কোনো অংশ আছে আল্লাহর কাছে সে কিছুই পাবে না অর্থাৎ জান্নাত পাবে না আল্লাহর কাছে কোনো শান্তি পাবে না কবরে শান্তি পাবে না আল্লাহর কাছে তার ইমান নেই কুফ কাফের হয়ে গেছে আব্বাস রাজি আল্লাহ তালা আনহমা তাহলে গণক সম্পর্কে মন্তব্য করেছেন আল্লাহর কাছে তাদের কোনো অংশ নেই আল্লাহ কোরআন বলেছেন দুনিয়া কিছু মানুষ আছে যারা শুধু দুনিয়া চায় টাকা চাই পয়সা চাই গাড়ি চাই বাড়ি চাই নারী চাই নামাজ চায় না রোজা চায় না হজ চায় না ইমান চায় না আমল চায় না আখেরাত চায় না জান্নাত চায় না কিচ্ছু চায় না শুধু দুনিয়া চায় তাদের সম্পর্কে আল্লাহ কি বলছেন কি বলেছেন ওমা লাহু ফিল আখেরাতে মিন খালাক তাদের আখেরাতে কোনো অংশ নেই কিছুই পাবে না তারা না কুলসেরাত পার হতে পারবে না জান্নাত পাবে না নবীর সুপারিশ পাবে না হাউজে কসারের পানি পাবে কোনো কিছুই পাবে না অমাল আহফিল আখেরাত মিন খালাক ওই রকমই এখানে আবদুল্লাহ আব্বাস বলেছেন যে যারা এই গণকের কাজ করে আবজাদ হাওয়াজুক্তি ব্যবহার করে এবং তারকা দেখে তাদের আখেরাতে আল্লাহর কাছে কোনো অংশ নেই লেখক বলছেন মাসলা মাসাইলগুলিতে যেগুলি আলোচনায় চলে এসছে তার মধ্যে একটি বলছেন যে একজন লোক যদি গণককে বিশ্বাস করে তার এই গণকের প্রতি বিশ্বাস এবং কোরআনের প্রতি ইমান একত্রিত হতে পারে না যদি কেউ গণককে বিশ্বাস করে তাহলে সেই ব্যক্তি কোরআনে বিশ্বাসী নয় কাফের সে আর যদি কোরআনে বিশ্বাসী হয় তাহলে সে গণকের কাছে যেতে পারে না গণকে বিশ্বাস করতে পারে না দ্বিতীয় মশলা বলছেন আত্মাশ্রী আন্না কুফরুন গণকের কাছে যাওয়া বা গণকের পেশা এগুলি হচ্ছে কুফুরি কাজ কাফের হয়ে যাওয়া কাজ উল্লেখ করা হলো যে ব্যক্তি ভবিষ্যৎবাণী করে তার কথা উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি কোনো কিছুকে কুলক্ষণ মনে করে অলক্ষ্য মনে করে তার কথা এখানে উল্লেখ করা হয়েছে নবিসামের উম্মতের অন্তর্ভুক্ত নয় যে জাদু করবে অথবা যাকে যার জন্য জাদু করা হবে তার সম্পর্ক যে সব শাস্তির কথা বলা হইল আবজাদকে যারা গণকের কাজে ব্যবহার করে তাদের কথা এখানে উল্লেখ করা হয়েছে তারপরে লেখক বলছেন যে কাহেন আর আরাফে পার্থক্য আছে কিনা সে সম্পর্কেও এখানে কিছু কথা উল্লেখ করা হয়েছে এর আগে জাদুর কথা উল্লেখ করা হয়েছে গত সপ্তাহে জাদুর বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে তাই না জাদুর হুকুম কি সেহেরের হ্যাঁ যে জাদু জাদুর একটা হচ্ছে দুনিয়ার হুকুম এটা হচ্ছে আখেরাতের হুকুম তাই না আর একটা হচ্ছে দুনিয়ার শাস্তি আখেরাতের শাস্তি তো দুনিয়ার শাস্তির কথা বলা হয়েছে দুনিয়ার হুকুম হচ্ছে যে জাদুকর হচ্ছে কাফের জাদুকর পুফুরি কাজ সুতরাং জাদুকর কাফের আর আখেরাতে যেহেতু কাফের সেই জন্য চিরকাল জাহান্নামি জাদুকর তো জাদুকরের হুকুম জানা হয়েছে তাহলে জাদুর বাস্তব আছে জাদু লাগে জাদুর প্রতিক্রিয়া রয়েছে এ কথাও জানা গেছে এর দ্বারা তাহলে জাদু যদি কাউকে লেগে যায় নবী জাদু করেছে ইয়াহুদি তাহলে অন্য কোনো মানুষকে জাদু হইতে পারে জাদুর প্রতিক্রিয়া হইতে পারে জাদুর আল্লাহ এলাজের জন্য চিকিৎসার জন্য সুরা নাস এবং ফালাক নাজল করেছেন নবী করিম সাল্লাম চিকিৎসার জন্য কাউকে যদি জাদু করে দেওয়া হয় তাহলে এই জাদু কেমন করে দূর করব জাদুর চিকিৎসা কেমন করে করব এই বিষয়টি রয়েছে আমাদের সামনে যাকে আরবি ভাষায় নসরা বলা হয় নসরা নাসারা মানে বিক্ষিপ্ত করে দেওয়া জাদু লেগে গেছে জাদুকে ছিন্ন ভিন্ন করে দেন মানে দূর করে দেন এই জন্য এই জাদুর এলাজ বা জাদু চিকিৎসার নাম আরবি ভাষায় প্রাচীন যুগ থেকে চলে আসে নসরা বলা সেহের বা জাদুকে দূর করা এই জাদু দূর করার দুইটি তরিকা রয়েছে একটি হচ্ছে ইসলামিক তরিকা জায়েজ তরিকা আর আরেকটি তরিকা হচ্ছে সিরকি তরিকা কুফুরি তরিকা সিরকি কুফুরি তরিকা কোনটি জাদুকে জাদু দিয়ে বিতাড়িত করা জাদুকে জাদু দিয়ে দূর করা এ হচ্ছে শির্ক আর এতেই অধিকাংশ মানুষ লিপ্ত আছে আমাদের দেশে জাদু হলে বা জিন ধরলে যাই এমন লোকদের কাছে পুরুষ হোক আর মহিলাই হোক এমন কবিরাজদের কাছে যায় এমন ওঝাদের কাছে যায় যারা শির কুফুরি ছাড়া অন্য কিছু করেন শির কুফুরি দিয়ে চিকিৎসা করে জাদুর দ্বারা জাদুর চিকিৎসা করে সুতরাং সেটি হচ্ছে শির কুফুরি ইমানের হেফাজত জীবনের হেফাজত চাইতে বড় মনে রাখবেন একটা হচ্ছে নিজের জীবনের হেফাজত জাদুর দ্বারা মানুষ মরে যেতে পারে মানুষের কোন অঙ্গ নষ্ট হয়ে যেতে পারে কারো চোখ নষ্ট হয়ে যেতে পারে কারো বাক শক্তি নষ্ট বোবা হয়ে যেতে পারে কারো হাত পা নষ্ট হয়ে যেতে খোড়া হয়ে যেতে পারে হতে পারে জাদুর দ্বারা অসুস্থ রোগী হয়ে যেতে পারে ইত্যাদি আর শির কুফরি করলে ইমান ধ্বংস হয়ে যাবে কাফের মুশির হয়ে যাবে চিরকালে জাহান্নামি হয়ে যাবে হাত পা খোড়া হয়ে অন্ধ কানা হয়েও যদি বেঁচে থাকে আর যদি ইমানের অবস্থায় বেঁচে থাকে তাহলে জান্নাত পাওয়া যাবে তাহলে কোনটির হেফাজতকে প্রাধান্য দিতে হবে ইমানের হেফাজতকে সুতরাং জাদুকে জাদু দিয়ে দূর করা যাবে না যে কোনো অবস্থাতে হোক না কেন কারণ কিছু আলেমরা এইরকম ফতোয়া দিয়ে থাকে যে যদি বাধ্য হয়ে যায় যে আমি এই চিকিৎসা করাতে পারছি না অন্য কোনো ভালো ইসলামিক চিকিৎসা পাচ্ছি না ভালো চিকিৎসক পাচ্ছে না বা চিকিৎসা হচ্ছে না আমার হইল না তখন নিরাশ হয়ে গিয়ে ওই জাদুকরের শরণাপন্ন হইল আর জাদু দিয়ে জাদুকে তাড়াইল তাহলে সেই ব্যক্তি তার ইমানকে নষ্ট করে দিয়ে তার জীবন বাঁচাবার চেষ্টা করলো জীবন বাঁচতেও পারে আবার নাও বাঁচতে পারে কোন নিশ্চয়তা নেই যে তার জীবন বাঁচবে কিন্তু ইমান চলে গেল নিশ্চিত যে ইমান ধ্বংস হয়ে গেল সে কাফের মুশরিক হয়ে গেল সুতরাং জাদু দিয়ে জাদু বিতাড়িত করা যাবে না এ কথা জেনে রাখতে হবে যদিও কেউ ফতুয়া দিক শুধু ফতুয়া হইলে হবে না ফতুয়া সব রকমই হয় কথা বুঝতে পারছেন ফতুয়া আলাদা জিনিস এই জন্য মাঝে মাঝে যে বাংলাদেশে সরকারি হুকুম শোনা যায় যে ফতুয়া বন্ধ করব কথাটা একেবারে ভুল না কেন অনেকে একবার সোচ্চার হয়ে উঠে সরকার এত বড় জালেম ফতুয়াই বন্ধ করে দিবে আর ইসলাম বিরোধী ফতুয়া দিলে বন্ধ করতে হবে সরকারকে একটা লোক তালাক দিয়েছে তালাকের মাসলা আপনি যখন তিন তালাক করেই দিলেন একবারে এমন করে আর তিন তালাক তিন তালাক করে অত নবীলামের জামা না একসাথে একশো তালাক দিল একটি হইতো আপনি তিন তালাক করে দিলেন তারপরে এটা করলেন মাসলা ইতালাফি ছিল বিবি তালাক যদি তিন তালাক হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে আর তোমার ওর কাছে যাওয়া যাবে না হয়ে গেছে তো ঠিক আছে অন্য জায়গায় বিয়ে করো তারপরে আবার এক রাতের জন্য হিল্লা করার জন্য কারোর সাথে ভাড়াটা বিয়ে দিয়ে দিলেন হ্যাঁ যে এক রাত তুমি রাখো বন্ধু হ্যাঁ তুমি রাখো রেখে আমাকে ফিরিয়ে দিও সকালে তালাক দিয়ে এটা কোথায় পেলেন তো লানতের কাজ লানত করেছেন আর মুফতিরা ফুটো দিচ্ছে যে হিল্লা নেন কি করবেন তিন তালাক হয়ে গেছে আপনার বিবি তো আরাম হয়ে গেছে আর ছেলে মেয়ে আছে উপায় তো নেই তা হিল্লা করেন এক রাতে একটা বন্ধু খুঁজেন আর বন্ধু টন্ধু না পান একটা হুজুর দেখেন তাহলে বেমানি করবে না আরে হুজুর এই কাজ করে হুজুর কাজ করে বলছে আপনি বন্ধুর উপরে তো বিশ্বাস নাই বেনামাজি বন্ধু হইলে কিন্তু তো হুজুর তাহলে আমাকে দিয়ে দেন এইরকম শৈতানি কাজ করে অথচ নবী করিম সাল্লাম বলছেন লান আল্লাহ যে ব্যক্তি হালালা করবে যার জন্য হালালা করা হয় দুইজনের উপর আল্লাহর লানত অভিশাপ রয়েছে রহমত থেকে বঞ্চিত রহমত থেকে বঞ্চিত তো কাবিরা গুনা না সাগিরা গুনা কাবিরা গুনা কিন্তু হাকিমুল্লম্মদ সাহেব বলছেন যে মকরু হ্যাঁ হাকিম উম্মদ সাহেব বলছেন তাহলে হাকিম অনুমতির যদি এই অবস্থা হয় তো বাকি যারা তার যারা ভক্ত আর তার যারা কাস্টমার তাদের কি অবস্থা হবে অসুবিধা নাই ফতুয়া দিচ্ছে তো এই মুফতিদের ওপর সরকারি পাবন্দি লাগার প্রয়োজন রয়েছে যুক্তিসঙ্গত সরকারের কথা এই ক্ষেত্রে কিন্তু সমস্ত ফতোয়ার ওপর যদি পাবন্দি লাগা যে কোনো আলিম ফতোয়া দিতে পারবে না কোরআন হাদিস দিয়ে ফতো দিতে পারবে না তাহলে সেটি সরকারের জুলুম বাড়াবাড়ি অত্যাচার কিন্তু যারা মন গড়া ফতো দিবে তাদের মুক্ত অবশ্যই বন্ধ করতে হবে শির বিদাতের কথা বলে যাচ্ছে শিরকুফুরি শিক্ষা দিয়ে যাচ্ছে বাধা নেই কিছু এগুলি বন্ধ করতে হবে কিন্তু হক কথা বলবে সত্য কথা বলবে আল্লাহ এবং রসুলের কথা বলবে তাহলে সেখানে আল্লাহ এবং রসুলের কথা বলতে দিতে হবে ইমানি স্বাধীনতা ইসলামিক স্বাধীনতা সবচেয়ে বড় স্বাধীনতা বাক স্বাধীনতার নামে আর ব্যক্তি স্বাধীনতার নামে জনসাধারণ স্বাধীনতার নামে আর কত রকমের স্বাধীনতার নামে কত না জায়জ কাজ করতে দিচ্ছে কিন্তু ইসলামিক স্বাধীনতা নেই যে আল্লাহ এবং রসুলের কথা বলবো সত্য দিনের কথা বলবো সন্ন্যদের কথা বলবো তৌহিদের কথা বলবো মাজারগুলি ভেঙে ফেলতে হবে এই কথাবার্তা বলবো খরচ করেছেন আল্লাহ ফাকরাবুর রসুল্লাহাম এর জন্য ওসিয়ত করেছেন যাই হোক কি বলছিলাম যে এক শ্রেণীর লোকেরা ফতুয়া দেয় সুতরাং ধোকা খাবেন না যে কোনো হুজুরে ফতুয়া দিয়েছে যে জাদু দিয়ে জাদু দূর করা যায় না শির দিয়ে শির দূর করা যায় না পায়খানা দিয়ে পায়খানা দূর করবেন না এই ফর্মুলা নেই যে এই ফর্মুলা ইসলামের নেই যে পানি নেই আর নাপাক কাপড় সুতরাং পেশাব দিয়ে ধাও এই ফর্মুলা আমাদের দেশে অনেকে বলে বলে না পানি নেই তখন কি করবেন কাপড়ে পায়খানা লেগে আছে তো পায়খানা পেশাব দিয়ে ধুয়ে দেন এই যুক্তি পেশ করে বলে যে অমুক পার্টিটা করা যাবে না ওইটা বেশি খারাপ তো এটা করেন যারা ওইসব দলগুলি করে তারা এইসব যুক্তি পেশ করে না ইসলামে কথা বলা হয়নি পানি নেই মাটি দিয়ে তো এমন করতে বলা হয়েছে বলা হয়নি পানি নেয় তখন পেশাব দিয়ে পায়খানা হালকা করে কথা বলা হয়েছে নাকি কখনো বলা হয় পানি নেই তাহলে পাক মাটি ফাতাইয়াম্মামু সাইদান তৈব বলেছেন পাক মাটি খুঁজ পাক মাটি খুঁজতে বলেছেন সুতরাং এই যুক্তি ঠিক নাই যারা অনেকেই বলে যে সবগুলি গণতান্ত্রিক দল যদিও এটা ঠিক নয় তারপরেও তো এরা তো ইসলামের কথা বলছে আর ওরা তো একবার ইসলাম বিরোধী ওরা তো একবারে ধর্মনিরপেক্ষতার কথা বলছে এরা তো নয় হালকা জাতীয়তাবাদের কথা বলছে সুতরাং এটা চলে এটা পেশাব ওটা পায়খানা ওসব নেই পায়খানার বিকল্প পেশাব নয় পায়খানা সাফ করার জন্য পানির প্রয়োজন রয়েছে আর পানি আছে তো কে বললো পানি নেই কোরআন হাদিস ঘরে ঘরে মজুদ আছে বলছে পানি নেই কোথায় পানি নেই আছে তো পানি পায়খানা দূর করার জন্য মানে শিরকুফুরি দূর করার জন্য কোরআন ঘরে ঘরে কোরআনুল কারী মজুদ আছে হাদিস মজুদ আছে অলমাইকেরা মজুদ আছে যারা দেশ কোরআন সন্না মোতাবেক চালাতে পারবেন তাহলে কেন আপনি পেশাবের কাছে যাবেন সুতরাং এই জাদুর ক্ষেত্রে মনে করবেন না যে যাক জাদুকে জাদু দিয়ে দূর করব কি করব মুসিবত হয়েছে তো মুসিবত দূর করতে হবে উপায় নেই না ইমানের হেফাজত সবচাইতে বড় হেফাজত ইমান যদি আপনার বেঁচে থাকে আর যদি খোড়াই হয়েও থাকেন মরেও যান তো আল্লাহর কাছে আপনি আরাম তো পেয়ে যাবেন জান্নাত তো পেয়ে যাবেন এই কয়েকদিনের দুনিয়ার হেফাজত করতে গিয়ে ইমান ধ্বংস করবেন না দ্বিতীয় জাদু দূর করার তরিকা হচ্ছে কোরআনই দোয়া দিয়ে রসুল হাদিসের দোয়া দিয়ে এইরকমই এমন ভালো কথা দিয়ে ঝাড়ফুঁক কোরআন হাদিসের দোয়া যদি নাও থাকে কিন্তু অর্থ ভালো কোরআন হাদিসের দোয়া নেই কিন্তু বলছেন আল্লাহ মাসফেনি আল্লাহ মাসফেনি আল্লাহ মাসফেনি আল্লাহ আমাকে আরোগ্য দাও আরোগ্য দাও আরোগ্য দাও ঠিক আছে অর্থ ভালো বুঝতে পারছেন অর্থ ফুক দিলেন সুবিধা নেই অর্থ বুঝতে পারছেন কিন্তু এমন কিছু বাক্য যদি হাজার অর্থ বুঝেন না তাহলে তাদের শিরকুপুরি থাকতে পারে যেমন চেহেল কাফ মকসুদুল মমিনের আর নিয়ামুল কোরআনের চেহেল কাপ মানে চল্লিশটা কাপ বিশিষ্ট একটি মন্ত্র আছে চেহেল মানে চল্লিশ ফার্সি ভাষা আর কাফ মানে কাফ চল্লিশটা কাফ বিশিষ্ট তো এর অর্থ কেউ বুঝে না আর ওতে সব জিন শৈতানের নাম দেওয়া আছে কিন্তু অর্থ বুঝে না ওই পড়ে অনেকে চিকিৎসা করে শিরকুফুরি চিকিৎসা শিরকুফুরি চিকিৎসা নিয়ামল কোরআনে আছে যা গিফট দেওয়া হয় আমাদের দেশের নতুন বউ মকসুদুল মোমেন গিফট করাই তাতে আছে ওই সব কিতাবের আলোচনাতে ওই চেহেল কাফের কথা উল্লেখ করেছি আরে জায়েজ নয় যে চেহেল কাপ দিয়ে আপনি জাদুর চিকিৎসা করবেন জাদুর চিকিৎসা কোরআন দিয়ে কোরআনী দোয়া দিয়ে অথবা হাদিসের দোয়া দিয়ে ঝাড়ফুঁক করে তাবিজ বেঁধা নেয় কারণ তাবিজ বাঁধতে নবী করিম সাল্লাম নিষেধ করেছেন এবং শিরিক আখ্যায়িত করেছেন তাবিজ যারা বাঁধে তাদের আল্লাহর মদত হয় না আল্লাহ সাহায্য করেন না তাদের বলেছেন সুতরাং তাবিজের রাস্তা ধরবেন না ঝাড়ফুঁক হ্যাঁ দম করার রাস্তা ফুক দেওয়ার রাস্তা আর আর একটা রাস্তা আছে সেহের জাদু হইলে মানুষ রোগাক্রান্ত হয়ে যায় জাদু হয়েছে জাদুটা প্রথম হয়েছে যখন তখন জাদু ছিল কিন্তু জাদুর কারণে শরীরে হয়তো মাথায় ব্যথা হইতে পারে মাথার রোগ হইতে পারে পেটের রোগ হইতে পারে পায়ের রোগ হইতে পারে হাতের রোগ হইতে পারে তখন যেহেতু দেহ রোগাক্রান্ত হয়ে গেছে সেই সময় যেগুলি মেডিকেলের চিকিৎসা রয়েছে সেগুলি দিয়ে দেহের রোগকে দূর করা যাবে সুতরাং ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নেওয়া ওষুধ ব্যবহার করা ট্যাবলেট ব্যবহার করা ইঞ্জেকশন নেওয়া তার মাধ্যমে শরীরের আরোগ্য হওয়া এটিও জাহেজ রয়েছে কোনো অসুবিধা নেই বরং অনেক ক্ষেত্রে জরুরি কারণ আপনার যদি চিকিৎসার ব্যবস্থা এছাড়া আর কিছু না থাকে সেটি জরুরি তো লেখক বলছেন যে এই অধ্যায় হচ্ছে নুসরা সম্পর্কে <clears throat> নুসরা কি তা বললাম নুসরা দুই প্রকার একটি জায়েজ আর একটি জায়েজ নয় জাবের রাজি আল্লাহ তালন বর্ণনা করছেন আন্না রসুল আল্লাহাম সোয়েল আনী নুসরা নবী করিম সাল্লামকে নুসরা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় অর্থাৎ জাদুর চিকিৎসা জাদু দিয়ে জাহিলি যুগে নুসরা বলাই হয়তো জাদুর চিকিৎসা জাদু দিয়ে একজন জাদু করেছে কোন জাদুকরকে দিয়ে আর এক বড় জাদুকরের কাছে গেলেন সে জাদুকে ভাঙতে পারে জাদুকে নষ্ট করতে পারে তাহলে জাদু দিয়ে জাদু নষ্ট করা একে বলা হয়তো নুসরা কালা হে ফাকালা হে আমিন আমালি শয়তান জাদু দিয়ে জাদু দূর করা হচ্ছে শয়তানি আমল শয়তানের কাজ শয়তানের কাজ বাস্তবে সত্য বলেছেন কারণ জাদু হয় শয়তানের সাহায্য নিয়ে এর আগে বলা হয়েছে আর জাদুকে যে নষ্ট করবেন আর এক জাদুকরকে দিয়ে সেও আর এক জিনকে ধরেছে বড় জিনকে ধরেছে ছোট জিনকে পরাস্ত করার জন্য বড় জিনকে ধরতে হয় একেবারে সেম ওই রকম যেমন বড় বড় শহরের মাস্তানদেরকে এক মাস্তান যদি মাস্তানি করে আপনার ক্ষয়ক্ষতি করে তাহলে আপনি ওর চাইতে বড় মাস্তানকে ধরেন তাহলে ছোট মাস্তান মেজ মাস্তান যে আছে না ওকে ধমক দিবে এই তুই কি কার কাছে গেছিস তুই ও তো আমার লোক করে না তার চুরি করে নিয়ে এসছিস হয়েছে এখানে আমাদের এক ভাই ছিলেন বলছে যে এরকম আমাদের চুরি করেছিল মনে হচ্ছে না তার যে ঘটনা তো বলছে যে চুরি করে নিয়ে গেছে তারপরে ওর আত্মীয় কেউ আছে ওর বড় বড় ডাকাতদের সাথে মাস্তানদের সাথে যোগাযোগ আছে গিয়ে বলেছে আমার এরকম ছিনতাই করে নিয়ে গেছে সন্ধ্যাবেলা ফিরিয়ে দিয়ে গেছে মাল সামান যা কিছু চুরি করে নিয়ে গেছে সবগুলি সন্ধ্যাবেলা ফিরিয়ে দিয়ে গেছে তা মানুষ শয়তানদের মধ্যে এরকমই আছে ছোট ডাকাত ছোট ছিনতাইকারী বড় ছিনতাইকারী ও দাদাকে ভয় করে ঠিক তেমনি জিনদের মধ্যে এরকম আছে ছোট জিনে বা মেজ জিনে মধ্যম জিনে এরা জাদু জাদু করেছে এদের মাধ্যমে জাদু করা হয়েছে জিন ছাড়া জাদু হয় না তখন বড় জিনকে যে চিকিৎসক জাদুর চিকিৎসক জাদু দিয়ে সে বড় জিনকে ধরে রেখেছে বড় জিন তখন তাকে গিয়ে দমক দেয় শাসানি দেয় তোর জীবন শেষ করে দেবো প্রাণ শেষ করে দেবো তুই যদি এরকম করিস তাড়াতাড়ি নষ্ট কোথায় আছে বল কোথায় আছে তোর জাদু করা কি দিয়ে জাদু করেছিস বলছে তার চুল নিয়েছি তার গায়ের কাপড় নিয়েছি তার ঘাম নিয়েছি ইত্যাদি ইত্যাদি কোথায় রেখেছিস কোথায় দাফন করে রেখেছিস ওই জায়গাগুলো ওই জিন বলে দেয় তারপরে ওই জিনের মাধ্যমে তখন ওখান থেকে উঠিয়ে নিস আর এইভাবে বলতে পারে যে জাদু করা হয়েছে আর অমুক জায়গায় রাখা আছে জাদু তো জাদু দিয়ে জাদু দূর করা হচ্ছে শেখ এবং শয়তানের আমল শয়তানের ব্যবহার ছাড়া শয়তানের সাহায্য ছাড়া জিনের সাহায্য ছাড়া হয় না তাই নবী সাল্লাম বলে দিয়েছেন মিন আমলি শয়তান শয়তানের কাজ রাহু আহমদ হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে বেসানাদিন জাইদ উত্তম সূত্রে বর্ণিত হয়েছে আবু দাউদেও রয়েছে ওয়াকাল সোয়েলা আহমদ আনহা এমাম আহমদ রহমতুল্লাহ আলাইকে চার এমামের এক এমাম তাকে জিজ্ঞাসা করা হয় এ সম্পর্কে ফাকাল তখন তিনি বলেছেন ইবন মাসুদ একরাহ হাজা কুল্লহ আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালানহ জাদুর চিকিৎসা জাদু দিয়ে এগুলি পছন্দ করতেন না অপছন্দ করতেন অপছন্দ করার ভাষাটি আজকালকার জামানায় আমরা মাকরু তানজিতে ব্যবহার করি না ফেকা আমাদের উপর এত প্রাধান্য পেয়েছে জনসাধারণ বা হুজুরদের উপর যে মাকরু যদি বলা হয় তাহলে বলে হালকা এটা হারাম নয় তাহলে মাকরু বলে দিলে কি হয়ে গেল হারাম নয় তাহলে কিন্তু সালাফে সালেহিনরা হারামকেই মাকরু বলতেন কোরআনে করিমে আল্লাহ ফাকরাবুল আলম বড় বড় হারাম কাজ জেনা খুন করা হ্যাঁ এতিমের ধন সম্পদ ভক্ষণ করা এসবগুলিকে বলেছেন সুরেবানি ইসরায়েল আয়াত বের করুন কুল্লু জালিকা কানা সাই ওহু এন্দা রব্বেকা মকরুহা সমস্ত পাপগুলি হচ্ছে মকরু মকরু মানে কি খুন করা মকরু কেউ যদি আজকাল কোরআনে তো আছে যে খুন করা মাকরু জেনা করা মাকরু কেন কোরআনে মাকরু বলা হয়েছে এই প্রাচীন যুগের ফোকাহায় কিরাম ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ ওই যুগের তারা মাকরু বলতেন মাকরু তাহারিমে যখন মাকরু বলা হলো তো মাকরু মানে হারাম আজকালকার সুবিধাবাদীরা মাকরুকে দুই ভাগে যেহেতু ভাগ করা হয়েছে সুতরাং তারা মাকরু মানে হচ্ছে মাকরু তানজি মানে ঘৃণিত হারাম নাই না জায়জ নাই সাহাবাই কেরামরা যেখানে অপছন্দ করেছেন ঘৃণা করেছেন সেটা অর্থ হচ্ছে হারাম হারাম তারা কোরআন আদর্শ মোতাবেক তারা কথা বলতেন কোরআন আল্লাহ যে না খুন ইত্যাদি বড় বড় কবিরা গোনা আল্লাহ মাকরু বলেছেন ইবিন মাসুদ রাজি আল্লাহ তালান এগুলোকে ঘৃণা করতেন পছন্দ করতেন না মানে তিনি নাজাইজ হারাম মনে করতেন অফিল বোখারি বোখারি তো রয়েছে কাতাদা থেকে তাবেই বর্ণনা করছেন কুলতুল ইবিনুল মুসাইব সাইদ ইবিন মুসাইব প্রখ্যাত তাবেই সৈয়দুল তাবেইন বলে হয় তাবেইনদের মধ্যে সবচেয়ে প্রখ্যাত ব্যক্তি তাকে জিজ্ঞাসা করা হয় একবার এই জাদুর চিকিৎসা সম্পর্কে রাজুলুন বেহি তিব্বুন বা তাব্বুন একটা লোককে জাদু করা হয়েছে আও আন এবং জাদুর কারণে সে স্ত্রীর কাছে যেতে পারে না এটা এক ধরনের জাদু কতক লোকে জাদু করে দেওয়া হয় তখন সুস্থ সবল শরীরে খুব ভিটামিন আছে শক্তি আছে সবকিছু আছে কিন্তু স্ত্রীর কাছে যেতেই পারে না সেখানে গেলে এমন কিছু হয় যে আর যাওয়ার যোগ্য থাকে না হয়তো প্রথমে যোগ্য মনে হয় কিন্তু সেখানে গিয়ে একবারে ফেলিয়ার হয়ে যায় অথবা তার ইচ্ছাই হয় না সেদিকে চাহিদাই নেই সবকিছু ঠিক আছে বাহ্যিক কিন্তু কোনো চাহিদা নেই স্ত্রীকে দেখতে পারে না কি তুমি বারবার বিরক্ত করতে আসো চোখের সামনে কেন আসো তুমি দূরেই থাকো তুমি এরকম হইতে পারে এগুলি জাদুর কারণ হয়ে থাকে আয়ুহাল্লু আনহু আউনাসারু এই জাদুকে দূর করা হবে কিনা নসরা দিয়ে তাকে জিজ্ঞাসা করা হয় জাদুকে দূর করা হবে কিনা দূর করা হবে না নসরা করা হবে কাল বললেন রহমতুল্লাহ কি বলেছিলেন যে এতে কোনো অসুবিধা নেই ইন্নামা ইউরি দুনা বেহিল ইসলাহা উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা লোকটি বিয়ে করেছে কিন্তু স্ত্রীর হক আদায় করতে পারে না স্ত্রীর কাছে সে মানুষ হতে পারে না কারণ স্ত্রীকে যদি সন্তুষ্ট না করতে পারে বিয়ের উদ্দেশ্য কি তার ফলে সুতরাং সংশোধন যখন উদ্দেশ্য তাহলে এতে কোনো অসুবিধা নেই আম্মা মায়ান ফাও যাতে উপকার রয়েছে ফালামিউন আনহ তা নিষিদ্ধ নয় ইন্তেহা তার কথা শেষ তাহলে কি এর অর্থ এই হলো যে সিরকি জাদু দিয়ে জাদু দূর করা যাবে না এখানেও এই বাক্যের বা এই বাণী যে ইবনুল মোসাইব সাইদিন মোসাইবের তার ব্যাখ্যা প্রযোজ্য কোন ক্ষেত্রে কোরআনী দোয়া দিয়ে জি হাদিসের দোয়া দিয়ে ভালো কথা দিয়ে ঝাড়ফুঁক করে অথবা অন্য কোনো ওষুধ দিয়ে চিকিৎসা করে জাদু দূর করা সম্পর্কে বলতে হবে তিনি কখনোই হইতে পারে না যে একজন তাবেই তিনি বলবেন যে সেহের দিয়ে কুফরি দিয়ে কুফরিকে দূর করো সুতরাং এর ব্যাখ্যা ওই ওলমাইকে রামদের যে দুই রকমের আরো কিছু কথা আসছে দুই রকমের মত পাবেন কোন সময় জিজ্ঞাসা করা হলে বলেছেন যে না এটি জায়জ নাই কখনো বলেছেন যে না চলবে করা যাবে অসুবিধা নেই তাহলে দুটোকে দুই প্রকারের চিকিৎসার উপরে আপনাকে ফিট করতে হবে কারণ নবী করিম সাল্লাহ সাল্লামের বাণীর বিরোধিতা করতে পারেন একজন প্রখ্যাত তাবেই অসম্ভব কথা আল্লাহ নই বলছেন যে জাদু দিয়ে জাদু দূর করা হচ্ছে মিন আমলি শয়তান শয়তানি কাজকর্ম শয়তানের সাহায্য নিয়ে জিনের সাহায্য নিয়ে করা হয় আর সেই কথাকে কেমন করে জায়জ করে দিবেন কোন সাহাবি বা তাবেই অসম্ভব কথা তাহলে কি করতে হবে দুটি অবস্থার ওপর আপনাকে ফিট করতে হবে এই কথাগুলিকে বা তাদের বক্তব্যগুলিকে মন্তব্যগুলিকে একটি হচ্ছে জাদু দিয়ে জাদু দূর করা যদি বলা হয় যেখানে নিষেধের কথা বলা হয়েছে ওই অবস্থার ওপর ফিট করতে হবে আর যেখানে বলা হয়েছে কোনান হাদিসের দোয়া দিয়ে ঝাড়ফুঁক করে অথবা চিকিৎসা দিয়ে ওষুধ দিয়ে সেই ক্ষেত্রে বলতে হবে যে না এতে কোনো অসুবিধা নেই জাদু হয়েছে তাহলে জাদু দূর করতে হবে কারণ উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা আর এতে যখন উপকার হচ্ছে সবচেয়ে বড় উপকার হচ্ছে ইমানের উপকার আপনার ইমান যদি নষ্ট হয়ে যায় তো উপকার করতে হলো অপকার হয়ে গেল রবি আনিল হাসান হাসান বাস্তির রহমতুল্লাহ থেকে বর্ণনা করা হয়েছে তিনি এখানে দেখেন এখানে অন্যরকম বলেছেন কি বলেছেন তিনি আন্নাহু কাল তিনি বলছেন সাহিরুন জাদুকে জাদুকরই দূর করে থাকে অর্থাৎ যেই ব্যক্তি জাদু দূর করতে যাবে সে একজন জাদুকর তাহলে এই বক্তব্যটিকে কিসের উপর ফিট করতে হবে সিরকি চিকিৎসা কুহুরি চিকিৎসার উপর জাদু দিয়ে জাদু দূর করে যারা যারা জিনের সাহায্য নিয়ে জাদু দূর করে তাদের সম্পর্কে তিনি বলেছেন যে সেহেরকে জাদুকে দূর করে যারা জিনের সাহায্য নিয়ে তারাও জাদু করে কালা এই জন্য আর নুসরা নুসরা হচ্ছে হাল্লু আনিল নুসরা বলা হয় জাদুকৃত ব্যক্তি যে ব্যক্তিকে জাদু করা হয়েছে তাদের থেকে দূর করা আনে সেটা হচ্ছে দুই প্রকার আমি যে কথাগুলি বললাম এখন শোনেন এমাম ইবিন কাইম রহমতুল্লাহ বক্তব্যে বলছেন যে দুই প্রকার একটা হচ্ছে হাল্লো সেহরিন বেমিসলিহি জাদুকে জাদু দিয়ে দূর করা ওয়াহুয়াল্লাজিমিন আমালি শয়তান এটি হচ্ছে শয়তানি কাজকর্ম এটি হচ্ছে জিনের সাহায্য নিয়ে করা ও আলেহমাল কৌলুল হাসান আর এর ওপরই ফিট করতে হবে হাসান বাস্ত্রীর উক্তিকে তিনি বলেছেন জাদুকে যে দূর করে সেই ব্যক্তি জাদুকর যে ব্যক্তি শয়তানি আমল করবে প্রথম কিসিম যেই ব্যক্তি চিকিৎসক জাদুর চিকিৎসক এবং যার জন্য চিকিৎসা করা হবে সে শয়তানের নৈকট্য লাভ করে বেমা ইহিব্য শয়তান যেসব কাজ ভালোবাসে যেসব কথা ভালোবাসে তার মাধ্যমে শয়তান যা করতে বলে তাই করে আমালাহু আনিল মাসহুর তার এই কর্মকে ধ্বংস করে জাদুকৃত ব্যক্তি থেকে তারপর যে জাদু করা হয়েছে সে জাদুকে সে নষ্ট করে ধ্বংস করে এটি হচ্ছে সিরকি অসানি দ্বিতীয় প্রকার হচ্ছে নসরাবির রুকিয়া দম করে দম করা মানে দম করা বুঝেন না বুঝেন না ভোগ দেওয়া দম শব্দের বুঝেন কোন ভাষা আরবি না ফার্সি ভাষা আমাদের দেশের মানুষের উপরে এত বেশি ফার্সির প্রভাব ছিল যে দম বুঝে ফোঁকটা এদিক ওদিক যেতে পারে কিন্তু দম ঠিকই বুঝে আর রোকিয়া বুঝেন রাকাই আর কি মানে ফুক দেওয়া নাফাসা বা রাকা রাকা মানে ঝাড়ফুক করা নাফাসা মানে ফুক দেওয়া নাফাস বুঝে না অথচ কোরআনে সুরা ফালাক জমিন শরীর নাফাসাতে নাফাসাতে আছে কিন্তু দম বুঝে বাংলা দম আলাদা দম চলে গেল মানে প্রাণ চলে গেল তাই না রোহ চলে যাওয়া যান চলে যাওয়া জীবন চলে যাওয়া এই দম চলে যাওয়া এই দম নয় ওটা ওটা হচ্ছে ফার্সি দম কি দম ফুক দেওয়া হচ্ছে দম করা রকিয়া মানে ঝাড়ফুক করে ও আল্লাহর আশ্রয় গ্রহণ করে তাওয়াত মানে তাবিজ নয় তাওয়াজ মানে হচ্ছে আল্লাহর আশ্রয় নেওয়া আউজবিল্লা বলা আউজবি কালিমাতিল্লাহ তামিন শর্রেমা খালাক আউজবিল্লাহ ইসলামিল আলী মিনা শৈতান আল্লাহর আশ্রয় নেওয়া শৈতান থেকে জিন্নাত থেকে ওয়াল আদুইয়া এবং দাওয়া দিয়ে মানে চিকিৎসা ওষুধ দিয়ে ওষুধ দিয়ে ওয়াদা আবাতিল মোবাহা এবং যে কোনো জায়েজ দোয়া দিয়ে আপনি দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ আমাকে জাদু করে দেওয়া আল্লাহ তুমি সেবা দাও দোয়া হচ্ছে অস্ত্র মমিনের দোয়া করেন আল্লাহর কাছে শেষ দায় দোয়া করেন আপনি নেকামল করে দোয়া করেন রাতের অন্ধকারে দোয়া করেন আজান একামতের মাঝখানে দোয়া করেন জুমার দিনে দোয়া করেন জুমার দিন আসর থেকে মাগরে পর্যন্ত দোয়া কবুল হয় এই সময়গুলিতে দোয়া করেন জমজম পান করেন দোয়া করেন আল্লাহ তুমি শেফা দাও জমজম পানি পান করলে যাকে শেফা হয় আল্লাহ আমাকে জাদু করা হয়েছে জমজম পানির মাধ্যমে আল্লাহ আমাকে আরোগ্য দান করো এগুলি হচ্ছে সব চিকিৎসার ব্যবস্থা হাজা এজন এরকম আল্লাহ ফাকর জায়তুনকে মোবারক বলেছেন জায়তুন তেল দিয়ে যদি কেউ চিকিৎসা করে কারণ মোবারক কারণ জায়তুন তেল যদি কেউ মালিশ করে বলে আল্লাহ তুমি এই জায়তুন তেল দিয়ে আমার আরোগ্য দান করো হবে ইনশাআল্লাহ তালা এটি হচ্ছে নওয়া চিকিৎসার মধ্যে পাহাজা জায়েজ এটি হচ্ছে জায়েজ এই ছিল জাদুর চিকিৎসা সম্পর্কে কিছু কথা সার কথা শুরুতেই বলে দেওয়া হয়েছে তা হচ্ছে জাদু চিকিৎসা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সিরকি তরিকায় সেটা হচ্ছে যে কোনো আবার ওই জাদুকরের কাছে গিয়ে বড় জাদুকরের কাছে গিয়ে ছোট জাদু দূর করা বা এক জাদুকরের কাছে গিয়ে আর জাদু যে আর জাদুকর জাদু করেছে সেই জাদুকে নষ্ট করা এটি জায়েজ নয় সিরক দিয়ে সিরক দূর করা কুফুরি দিয়ে কুফুরি দূর করা পায়খানা দিয়ে পায়খানা দূর করা এসব জায়জ নয় আর আরেকটি তরিকা হচ্ছে যেটা বললেন রুখিয়া ঝাড়ফুঁক করে আল্লাহর আশ্রয় নিয়ে কোরআন হাদিসের দোয়াগুলি পড়ে আইয়ুব আলাই ইসলামের রোগকে যদি আল্লাহ ভালো করতে পারেন একটি ছোট্ট দোয়া দিয়ে তো আপনার রোগ ভালো হবে না আমার রোগ ভালো হবে না পরীক্ষিত অসুস্থ হলে আমি খুব বেশি পড়ি এই দোয়া রব্বে অন্তর থেকে পড়েন আপনি আর আল্লাহ কেন ভালো করবেন না আমাকে আইব আলাইসাল্লামকে ভালো করে আমাকে কেন ভালো করবেন আল্লাহ আপনি ধরেন একবারে কেঁদে ধরেন আল্লাহ আমি কি করলাম যে আমাকে ভালো করবেন আল্লাহ আমি যদি ভুলি করি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও মাফ করো আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ বারবার করে তিনবার করে না বিশ্বাস দোয়া করতেন আপনি করেন না কিন্তু আমরা আসলে করতে জানি না ধৈর্য নেই আমাদের ধৈর্য হারা দুইবার একবার বললাম তাও পাপে ডুবে আছে কেউ তো ফিল্ম দেখে কেউ হারাম খেয়ে হ্যাঁ কেউ অন্যায় কাজ করে ফজর পড়ি না আর যদি দোয়া করি ফজর পড়ি না আর আসর পরে জমার দিনে দোয়া করছি কেমন করে হবে কেমন করে দোয়া কবুল হবে কত রকমের হারাম কাজ অন্যায় কাজ করতে থাকবো আর যদি আল্লাহর কাছে দোয়া করি তাহলে দোয়া কবুল হবে না তাহলে দাওয়াতের মোবাহা জাহেজ তো আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ তোমার নবীর কথা সত্য তোমার নবী বলেছেন মাও জমজম এ মা সরে বাল্লাহ জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হবে সেই উদ্দেশ্য আল্লাহ পূরণ করবেন তোমার নবীর কথা যদি সত্য হয় আল্লাহ তুমি আমাকে ভালো করো আল্লাহ আমাকে ভালো করো দোয়া করেন আপনি যে সময়গুলিতে নবী করিম সাল্লাম দোয়া কবুল হওয়ার কথা বলে সেই সময়গুলিকে আপনি গ্রহণ করার চেষ্টা করেন দেখবেন আরবরা আমাদের চাইতে কোরআন হাদিস বেশি জানে দেখবেন আজান একামতের মাঝখানে দুই রেখাতে নামাজ পড়ে দোয়া করতে আছে আমরা ওই সময় জীবনে হয়তো দোয়া করি না কিন্তু ফরজ সালাম ফেরার পরে দিলাম যান যেখানে নাই সেখানে করি আর যেখানে আছে সুযোগ সুবিধা সেটাই ছেড়ে দিই সারা জীবন অজ্ঞতার কারণে জানি না সেই জন্য তো আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন শিরিক বিদা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন জাদুর অনিষ্ট থেকে আল্লাহ আমাদের যেন হেফাজত করেন আল্লাহ পাক রব্বুল আলমিন গণকদের অনিষ্ট থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ ফাকরবুল আমাদের অতীতের গুনাখাতা মাফ করেন আল্লাহ ফাকর আগামী জীবন যেন সুখে রাখেন আল্লাহ পাক যেন আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন আমিন ওসল্লাহ মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবি আজমাইন যদি কোনো ব্যাধি হয় অবশ্যই করতে পারে অসুবিধা কি আছে নিজে করবে আর যদি এইরকম হয় অন্য কাউকে দিয়ে করতে প্রথম কথা সবচেয়ে উত্তম দম করা হচ্ছে ঝাড়ফুঁক করা হচ্ছে নিজেকে নিজে দম করা নবী সাল্লাম নিজেই করতেন নিজেকে এবং সাহাবাই কেরামকে তাই শিখে দিয়ে হচ্ছে সবচেয়ে উত্তম আর যদি অন্য কাউকে দিয়েও করাতে হয় তাহলে বলতে হবে যে আমার এই রকম গুপ্ত স্থানে অসুবিধা আছে আপনি একটু ফুক দিয়ে দেন ফুক দিয়ে দিবেন ফুক দিয়ে দিবে ফুক দিবে সামনে ফুক দিবে সামনে ফুক দিবে এই ফুকে কি যথেষ্ট হবে না শরীরে ফুক পড়লি হলো এই নয় যে উলঙ্গ হইতে হবে অথবা আলজ্জায় স্থান ফুক পৌঁছিতে হবে এইসব কথা নয় আসলে